হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মহান আল্লাহ সুবহান দরবারে আমরা শুকুর গুজার হলাম আজকের এই মাহফিল আমাদের সমাজের প্রচলিত কোনো মাহফিল নয় আজকের এই মাহফিল থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় আছে এটা একটা ক্লাস হিসাবে মনে করতে হবে আমি আপনাদের সকলের মুখস্থ একটা সুরা পাঠ করেছি এই সুরাটার আলোকে কিছু আলোচনা করব যদি আল্লাহ সুবহান তৌফিক করেন ওয়াজ মাহফিল আমাদের দেশে যত বেশি হয় পৃথিবীর অন্য কোন দেশে এই ধরনের মাহফিলের কোন সিস্টেম আছে বলে আমার জানা নেই পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশে যেরকম চলছে বিশ্বের অন্য কোন দেশে বিশেষ করে আরব দেশগুলোতে এই সিস্টেমে মাহফিল হয় না ওই দেশে মাহফিল করতে হলে যে মাহফিল করবে ওয়াজ করবে তাকে ধর্ম মন্ত্রণালয় থেকে পাশ নিতে হবে নতুবা যদি কেউ আন্দাজে ওয়াজ করা শুরু করে পুলিশে ধরে নিয়ে যাবে তোকে পারমিশন দিয়েছে তোর কি ডিগ্রি আছে আর আমাদের দেশে মাশা আল্লাহ হিন্দুর থেকে মুসলিম হল সে ওয়াজ শুরু করে দেয় কোরআন হাদিসের কোনো এলেম তার নাই একজন লোক মুসলিম হয়েছে আমরা ধন্যবাদ জানাই কিন্তু সে ওয়াজ করার যোগ্যতা পাইল কোথায় কোরআনুল করিমকে আল্লাহ রব্বুর আলমিন কেন দান করেছেন একটু ভূমিকা আলোচনা করে তারপরে মূল আলোচনায় আসব আল্লাহ সুবাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন দেখার জন্য কিন্তু চোখ থাকলে কি সবাই দেখে কেন দেখে না না অন্ধতা না চক্ষু ঠিক আছে পাওয়ারও ঠিক আছে এর পরেও মানুষ চোখ থাকলেই দেখবে না বরং চোখ থাকার জন্য চোখ দিয়ে দেখার জন্য আপনি যে জিনিসটা দেখবেন তার উপরে আলো পড়তে হবে কি পড়তে হবে চোখ দিয়ে দেখার জন্য আলোর প্রয়োজন আছে দিনের বেলায় সূর্যের আলো রাতের বেলায় মোমবাতির আলো তারকার আলো চাঁদের আলো বিদ্যুতের আলো কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না জ্বলে তোমার চক্ষু যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না ঠিক কিনা আলো না হলে দেখা যাবে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহান হুয়া তারা মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন জ্ঞানের চক্ষু কিছু চক্ষু বিবেক বুদ্ধির চক্ষু আকর এটা দিয়েছেন মূলত আল্লাহকে চেনার জন্য আল্লাহকে বুঝার জন্য আল্লাহর বিধানকে জানার জন্য কিন্তু এটা জ্ঞান থাকলেই চলবে না এই জ্ঞান চোখের সামনে একটা আলোর প্রয়োজন সেই আলোর নাম হচ্ছে আল কোরআন কারিম কোরআন বলছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে আলো আগমন করেছে এই আলো যদি না থাকে কোরআনের শিক্ষা যদি না থাকে যত বড় জ্ঞানী বিজ্ঞানী হোক সে আল্লাহর পরিচয় খুঁজে পাবে না ডারুইনের নাম আপনারা শুনেছেন একজন বিজ্ঞানী ছিল জ্ঞান বিজ্ঞানে তার কমই ছিল না কারণ যদি বোকা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে তার মতামত পড়ানো হতো না এখনো তার মতামতগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় এই লোকটা মানুষ কেমনে সৃষ্টি হল তার একটা মতবাদ পেশ করল যে মানুষ আসলে বানরের থেকে সৃষ্টি হয়েছে বানর গাছে ঝুলতে ঝুলতে গাছের সঙ্গে ঘষা খেতে খেতে লেজটা পড়ে গেছে এরপরে সোজা হয়ে হাঁটা শুরু করেছে এইভাবে মানুষ হয়ে গেছে জয় বলে না বানর এখনো জঙ্গলে আছে না গাছের সঙ্গে ঘষে কিনা ল্যাস কি এখন পড়ে তো যদি ল্যাজটা পড়ে গিয়ে মানুষ হয়ে থাকে তাহলে এখনো জঙ্গলে বানর আছে আগের যুগে যদি ঘষতে ঘষতে বানর মানুষ হয়ে গিয়ে থাকে এখন হচ্ছে না কেন কোনটা অর্ধেক মানুষ কোনটা কোয়া মানুষ কোনটা সিটি মানুষ এমন দেখা যায় নাকি আসল বিষয়টা হচ্ছে পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা হ্যাঁ, কিন্তু এখন যদি কেউ বলে এই যে পাবদা মাছগুলো এইগুলোই আস্তে আস্তে বোয়াল মাছ হয়ে গেছে বিশ্বাস করা যাবে না টাকি মাছ শোল মাছ গজাল মাছ দেখতে একরকম কিনা এখন যদি কেউ বলে যে টাকি মাছগুলোই আস্তে আস্তে বড় হয়ে গজাল মাছ হয়ে গেছে বিশ্বাস করা যাবে ঠিক এরকম ভাবে আল্লাহ সুবাহ মানব জাতিকে সৃষ্টি করেছেন মানুষ করে আর বানরকে সৃষ্টি করেছেন বানর করে কিন্তু ওই বিজ্ঞানী বুঝতে পারে না কি জন্য এর জ্ঞান ছিল ঠিকই সে জ্ঞানের সামনে কোরআনের আলো ছিল না কি ছিল না অপরদিকে একজন খ্রিস্টান ডক্টর মরিস বুকাইল এই নাম আপনারা শুনেছেন এই লোকটা খ্রিস্টান কোরআনের ইংরেজি অনুবাদ পড়ল পড়ে দেখে শুরুতে লেখা আছে এ হচ্ছে এমন এক কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কোনো ভুল নেই দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই ডক্টর মরিস বুকাইলি বলল যে আমি ভুল ধরে ছাড়ব অনেক বড় পণ্ডিত খ্রিস্টান আলেম আবার বিজ্ঞানী কোরআনের গবেষণা করা শুরু করলো ইংলিশ অনুবাদ করলো তো অনুবাদকরা তো ভুল করে কিছু ভুল তার নজরে পড়ল মহা খুশি হয়ে গেল এইবার আমি কোরআনের ভুল ধরতে পারব গোটা খ্রিস্টান জগৎ আমাকে পুরস্কার দিবে আর মুসলিম জাতিকে আমি বোকা বানাতে পারব খুব খুশি হল কিন্তু পরক্ষণে চিন্তা করল আমি কোরআন শরীফ পড়াশোনা করেছি ইংরেজি ভাষায় অনুবাদ করেছি আর কোরআন তো নাজিল হয়েছে আরবি ভাষায় অনুবাদ করে যদি ভুল ধরা শুরু করি আর বাস্তবে আরবিতে ভুল না থাকে অনুবাদক ভুল করে থাকে তাহলে তো আমাকে লোকেরা বোকা বলবে ঠিক কিনা এই জন্য তিনি চিন্তা করলেন আমাকে কোরআন বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা করতে হবে হাদিসের ভাষা আরবি ভাষা পড়তে হবে কোরআনের ভাষা পড়তে হবে এই জন্য তিনি আরবি ভাষা শিক্ষা করা শুরু করলেন বোঝা গেল একজন খ্রিস্টানও বুঝে যে কোরআন এবং আজিজকে সহিভাবে বুঝতে হলে ঠিকভাবে বুঝতে হলে আরবি ভাষা শিক্ষা করতে হবে ঠিক কিনা এখন ইসলাম গ্রহণ করলো হিন্দু না কোনো মাদ্রাসায় পড়লো কোনো পীরের মুড়ি ধইল আর ওই সুর নকল করলো আর ফোসফোস করে ওই কাহিনী বয়ান করলো আর লোকেরা তার হাজার হাজার লোক শুনল এই হিন্দুগুলো এই সমাজে ওয়াজ মাহফিলের নামে হিন্দুদের আকিদা প্রচার করছে আমি এগুলো প্রমাণ করবেন সারা বই আমার সাথে আছে এই জন্য ধৈর্য ধারণ করবেন আজকের এই মাহফিল গুলো কিস্তা কাহিনীর মাহফিল না ইমানের মাহফিল অনেক কাহিনী আছে আমাদের সমাজে শেখানো হয় হিন্দুদের আকিদা হিন্দুদের বিশ্বাস আল্লাহর কোনো ভিন্ন অস্তিত্ব নাই আল্লাহ তারা সব কিছুর মধ্যে মিশে আছে এই জন্য তারা তুলসী গাছে পূজা করে বড় বলদ দেখলে পূজা করে বড় গাভী দেখলে পূজা করে বড় পাথর দেখলে পূজা করে কারণ ওরা বলে যত কল্লা তত আল্লাহ কিছুর মধ্যে আল্লাহ কিছুই আল্লাহ আর আমার মধ্যে আল্লাহ ঢুকে গেছে আমি আল্লাহ এই জন্য হিন্দুদের আকিদা হল সর্বৈশ্বর্বদের আকিদা আমার দেশে বিশ্বেরাও বুঝায় বান্দা জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে গেলে সে আল্লাহ তার মধ্যে ঢুকে যায় মিশে যায় এরপরে সেও জিকির করে আনাল হক আমি আল্লাহ বলে নাউজবিল্লা এই জন্য মনসুর হামলাদের কাহিনী বয়ন করে একটা মিথ্যা কাহিনী ভুয়া কাহিনী তারিখের বেদায় আমার নিহায়া এই কিতাবে পরিষ্কার লেখা আছে আমি শেষের দিকে বলবো এগুলো ইনশাআল্লাহ এই ওয়াজগুলো চলে ডক্টর মরিস বুকাইনি বুঝতে পারলেন আমাকে কোরআনের ভুল ধরতে হলে আরবি ভাষা শিখতে হবে মূল আরবি ভাষা শিক্ষা না করে কোরআন শরীফ পূর্ণাঙ্গ বোঝা যাবে না এজন্য তিনি ভালো করে আরবি ভাষা শিক্ষা করতে শুরু করলেন আনাকুম বানাকুম জানাকুম শিক্ষা করে নাই ঠিক মতো আরবি ভাষা শিক্ষা করল এরপরে আবার নতুন করে কোরআন শরীফকে পড়তে আরম্ভ করলো গবেষণা করতে শুরু করলো এবারে তিনি কোরআনুল করিম পড়াশোনা করে তার মন্তব্য লেখলেন অনেক বই তিনি লিখেছেন কোরআনের উপরও বই লিখেছেন the Quran and Bible and science Quran বিজ্ঞান এবং কোরআন বাইবেল এবং বিজ্ঞান এটা বাংলাও আছে এরকম আরো কিছু বই লিখেছে এই বিজ্ঞান লিখেছেন আমি কোরআনুল করিমকে গবেষণা করতে শুরু করেছিলাম কোরআনের ভুল ধরার জন্য সেজন্য আমি আরবি ভাষা শিক্ষা করে কোরআন শরীফকে গবেষণা করতে লাগলাম আমি কোরআন শরীফকে যতবার পড়লাম ততবার কোরআনের নতুন নতুন বিজ্ঞান নতুন নতুন তথ্য আমার সামনে স্পষ্ট হয়েছে জয় বলুন আমি কোরআনুল করিমকে পড়তে শুরু করেছিলাম ভুল ধরার জন্য কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়লাম গোটা কোরআনের পরে একটা ভুল ধরার তো সুযোগ হয় নাই কিন্তু কোরআন শরীফ আমার জীবনের পদে পদে আমার জীবনের বাঁকে বাঁকে যতগুলো ভুল ছিল সমস্ত ভুলগুলো সংশোধন করে দিয়েছে কোরআন আমার জীবনের ভুল ধরে দিয়েছে আমি কোরআন ভুল ধরতে পারি নাই এই জন্য এই কোরআন আল্লাহ তারা বলছেন কোরআন কেন নাজিল করেছি কোরআন নূর আল্লাহ বলছেন কোরআন কেন নাজিল করলাম আল্লাহ তারা পরে বলছেন হে নবী আপনার প্রতি আমি কিতাবকে নাজিল করেছি কেন নাজিল করেছি মানুষ মরলে খতম পড়বে এই জন্য এই জন্য নাকি আমাদের এটাই বুঝে তাবিজ দেখার জন্য যে তাবিজ লাল কলম দিয়ে লেখবেন মেশকো জাফরান দিয়ে লিখে পেলেটে ধুয়ে ধুয়ে খাইবেন এজন্য ও আমার ভাইয়েরা ওয়াজ শুরুর আগে এগুলো বললে আমার দৌড় দেয় কিনা ভয় লাগবে কোরআনুল করিম এই তাবিজ লেখার জন্য আল্লাহ নাজিল করেন নাই মুর্দার খাওয়ার জন্য নাজিল করেন নাই বরং আপনার ঘরে মস্তিরে মারিফুল কোরআন আছে এই তাফসিরে মারিফুল কোরআনের সৌদি আরব থেকে যারা সংক্ষিপ্ত করে ছাপিয়েছে ওটার মধ্যে পঁয়ত্রিশ পৃষ্ঠায় আর ইসলামিক ফাউন্ডেশনেও আছে এটা সুরায় বাকারার একচল্লিশ নম্বর আয়াতে তাফসির দেখবে পরিষ্কার লেখা আছে ইসালে সবাবের জন্য মৃত্যু ব্যক্তির সব সবার জন্য পয়সার বিনিময়ে পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম পড়া দোয়া পড়া অভিভাবরা সম্পূর্ণ আরাম সম্পূর্ণ কি যে পরে সেও হারাম কাজ করে আর যে পয়সা দিয়ে পড়ায় সেও কি করে হারাম কাজ করে এই যে মানুষ মরলে আপনারা দাওয়াত দেন না আমাদেরকে খতম পড়াবার জন্য খতম পড়লো পয়সা দিয়ে দিলেন কিছু খাওয়াই পয়সা দিয়ে দিলেন দায়ের না হারাম মারফুল কোরআন আপনার ঘরে আছে মসজিদ থাকতে পারে খুলে দেখবেন না পাইলে আমাকে ধরেন পরিষ্কার লেখা আছে মৃত্যু ব্যক্তির ইসারে সবের জন্য মৃত্যু ব্যক্তিকে সব পৌঁছাবার জন্য পারিশ্রমিকের বিনিময়ে এই যে তিন দিনা খতম চল্লিশা খতম মৃত্যু বার্ষিকীর খতম পয়সার বিনিময়ে খতম পড়ানো সম্পূর্ণ হারাম যে পরে সেও হারাম কাজ করে আর যে পড়ায় সেও হারাম কাজ করে আল্লাহর নবীর জীবদ্দশায় একমাত্র তার ছোট মেয়ে মা ফাতেমা ছাড়া সমস্ত সন্তানরা মরে গেছে আল্লাহর নবী খতম পড়াইছিলেন একটা হাদিস আমাকে দেখাবেন ও আমার ভাইয়েরা আল্লাহর নবী তার সন্তানদের জন্য খতম করাইলেন না আল্লাহর নবী তার সন্তানদের জন্য তিন দিনা মিলাদ করলেন না চল্লিশা মিলাদ করলেন না মৃত্যু বার্ষিকীও করলেন না আল্লাহর নবীর মৃত্যুর পরে আবার সাহাবিরাও নবীর জন্য তিন দিনে মিলাদ করলেন না চার চল্লিশা মিলাদ করলেন না মৃত্যু বার্ষিকী করলেন না এইগুলো করা যায় না হারাম সম্পূর্ণ বেদাত এবং হারাম এরকম তাবিজ দেখে গলায় ঝুলায় আল্লাহ হাবিব পরিষ্কার বলেছেন মানে আল্লাহ যে যেই ব্যক্তি গলায় তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করল কি করল শিরিক করল আর এক হাদিস আল্লাহ হাদিস তো সব মিশকাতে আছে আল্লাহর হাবিব ফরমান মান আল্লাহ তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি ব্যক্তি তাবিজ ঝুলায় আল্লাহ তারা তাকে তাবিজের উপরে নির্ভরশীল করে দেন ওই তাবিজ ঝুলাইলে ভালো হবে নাহলে ভালো হইবে না সে কারণ সে বিশ্বাস করে তাবিজ কবি হুজুর তাবিজ তো কোরআন দিয়ে লিখি আপনারা তাবিজের বই খুলে দেখবেন লেখা আছে বিসমিল্লা লেখা আছে সাতশো ছিয়াশি এগিয়ে হয়ে গেছে সাতশো ছিয়াশি এরপরে নকশা পাঁচশো ছিয়াশি পাঁচশো তিন পাঁচ হাজার দশ দশ হাজার তিন এইরকম সংখ্যা লেখা আছে তাহলে আপনি নামাজে দাঁড়াই আজকের থেকে সুরার বাঁকার পরিবর্তে বিসমিল্লার পরিবর্তে সাতশো ছিয়াশি পাঁচশো তিন এগুলো পরে নামাজ হবে এই জন্য আমরা আজকে কোরআনুল করিমকে নূর বলেছে আল্লাহ তারা কেন বলেছেন কোরআন বলছে কিতাবুন আংজালনাহু ইলাইকা আপনার প্রতি এই কিতাবকে নাজিল করেছি যাতে করে এই কিতাবের মাধ্যমে মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনতে পারেন জলে বলুন আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে বের করে আনা যায় অন্ধকার কি অন্ধকারগুলো আমরা আলোচনা করব অন্ধকার এই সমাজে ধর্ষণ নারী ধর্ষণ নারীদেরকে এসিড মারা চুরি করা ডাকাতি করা এই সবগুলো অন্ধকার এইগুলো সম্পর্কে কোরআনে আলোচনা আছে আমরা একটু পর আলোচনা আসবো ইনশাআল্লাহ আমি এজন্য কোরআনুল করিমের ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছি এই সুরার উপরে আলোচনা করতে গিয়ে বিষয়গুলো চলে আসবে আল্লাহ রাব্বুল আলমিন এই সুরার শুরুতে বলছেন আসর আমি আগে তর্জমাটা করব এরপরে মূল আলোচনা আসবো ওয়াল আসর অমানিক কসম শপথ আল আসর আসরের সময় আসরের সময়ের কসম মানুষের জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যায় নাই পুত্রের নামে কসম পেশারের নামে কসম অথবা আর কি আছে গাছের নামে কসম এসব কসম করা যায় নাই হারাম আল্লাহর জন্য শুধু আল্লাহর জন্য জায়েজ বিভিন্ন জিনিসের নামে কসম করা কারণ আল্লাহ কসম করেন ওই জিনিসটা গুরুত্ব বোঝাবার জন্য ওয়ালা আশ্রয় আল্লাহ বলছেন আসরের কসম ইন্নাল ইনসানা ইন্নাল ইনসানা নিশ্চয় সমস্ত মানুষ আল ইনসান সব মানুষ লাফি খুসরিন ক্ষতির মধ্যে আছে খুসরুন মানে কি ক্ষতি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সমস্ত মানুষ ধ্বংসের পথে আছে তবে ইল্লা কিন্তু এই লোকগুলো যারা সামনে আলোচনা হবে এরা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাদিনা আমানু তবে যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই ইল্লাল্লাদিনা আমানু এক নম্বর ইমানদার হতে হবে ইমানদার হলেই ইমানদার হল কিনা সেটা প্রমাণ হবে সামনে দুই নম্বর কাজ আমির হাতে ইমানদার হলো কি হলো না এটা প্রমাণ হবে ও আমির হাতে কে ন্যাক আমল করলো আর কে করলো না যারা ন্যাক আমল করলো হাত আমিরু মানে আমল করলো হাত মানে ন্যাক আমল ন্যাক আমল করতে গিয়ে শুধু নিজে আমল করলেও চলবে না তিন নম্বর গুণ হকের দাওয়াত দিতে হবে তাওয়াসাও ওসিয়ত করা একজন অপরজনকে ওসিয়াত করে আল্লাহ বলছেন হাককে হকের ওসিয়াত করতে হবে দাওয়াত দিতে হবে দাওয়াত দিতে গেলে চার নাম্বারটা আসবে দাওয়াত দিতে গেলে বাধা আসবে হকের দাওয়াত যদি দেওয়া হয় তাহলে কি আসবে আর যদি আপনি মানুষ যাদের খুশি হয় কানের ব্যায়াম হয় এগুলো বলেন তাহলে বাধা আসবে না ও আমার ভাইরা এই জন্য আল্লাহ তারা বলছেন হককে যারা হকের দাওয়াত দেয় এরপরে দাওয়াত দিতে গেলে বিপদ আসবে আল্লাহ বলছেন সবর এবং যারা সবর অটল থাকা ধৈর্য ধারণ করার জন্য ওসিয়াত করে কয়টা গুণ হল চারটা গুণ কয়টা গুণ আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে যাদের মধ্যে চারটা কোয়ালিটি থাকবে চারটা বৈশিষ্ট্য থাকবে তারা একমাত্র নাজাত পাবে চারটা কোয়ালিটি কি কি ইল্লাল্লাহিনা আমানু এক নম্বর হলো তারা ইমান আনলো দুই নম্বর কি ইমান আনার পরে ও আমিনু সালেহাত ন্যাক আমল করলো তিন নম্বর কাজ কি শুধু ন্যাক আমল করলেই চলবে না হকের দাওয়াত দিতে হবে এরপরে দাওয়াত দিতে গেলে বাধা আসবে সেই জন্য চার নম্বর গুণ হল সবর যারা সবরের জন্য ওসিয়াত করে কয়টা গুণ হল আমরা এইগুলো উপরে একটু আলোচনা করব আপনাদের শোনা দরকার আছে কিনা আল্লাহ সুবাহ তারা এবারে বলছেন ইল্লাল্লাদিনা আমানু তবে যারা ইমান এনেছে তারা একমাত্র নাজাদ পাবে ইমান কাকে বলে আমরা সকলেই দাবি করি ইমানদার ঠিক কিনা কারণ আমরা পড়েছি লা ইলাহা লা ইলাহা এই কালেমা পড়ে যারা ইমান এনেছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইল্লাল্লাদিনা আমানু শুধুমাত্র ওই লোকগুলো এর থেকে নাজাদ পাবে ধ্বংসের থেকে বাঁচতে পারবে কিন্তু ইমানদার দাবি করলেই চলবে না কোরআনুল করিমে সুরায় বাকার আট নম্বর আয়াত আল্লাহ বলছেন ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালে বিশ্বাস করি আল্লাহ বলছেন খবরদার ওরা কোন মমিন না ওরা মোনাফিক ওরা কি তাহলে এখন আমাদেরও চিন্তা করতে আমরা দাবি করি মমিন আসলে আমরা মমিন নাকি এবার মুনাফিক হয়ে যাই জানা দরকার আছে কিনা এই জন্য ভাইরা ইমান হতে হলে চারটা জিনিস দরকার কয়টা জিনিস দরকার আমানু আল্লাহর উপরে ইমান আনতে হলে শুধু আল্লাহর উপরে ইমান আনতে হলে চারটে জিনিস জানা দরকার বাকিগুলো তো পড়ে এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহ আছেন এই কথা বিশ্বাস করা আল্লাহ আছেন এটা আমরা একটু আলোচনা করব আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করে আদম ইসালামকে সৃষ্টি করে তার পিঠের ভিতরে হাত দিয়ে মুসা দিলেন আদমের সন্তানদের রুহগুলো বাইর করলেন এরপরে তাদের পিঠ থেকে তাদের সন্তানগুলো বের করলেন এই রকম সমস্ত রুহগুলোকে বের করে আল্লাহ রাব্বুল আলমিন এবার একটা মাহফিল করলেন সমস্ত রুহগুলোকে সামনে রাখলেন এরপরে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত রুহগুলোর সামনে নিজের পরিচয় দিলেন এরপরে প্রশ্ন করলেন আলাস্তবে রব্বিকুম বলো আমি তোমাদের রব নই কি আল্লাহ জিজ্ঞেস করলেন সমস্ত মানুষেরা বলল কালো বালা না সকলেই বলল হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের রব আমাদের রবকে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দুনিয়াতে আসার আগেই আল্লাহ রব্বুল আলমিন জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের রব নই রবের সবক দিলেন এরপরে দুনিয়াতে এসে আমরা ভুলে না যাই সেজন্য দেখেন কত গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত করি তার নাম কি সালাত নামাজ এই নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহ আলামিন রবের কথা আসলো আবার রুকুতে গিয়ে বলি সুবাহান রব্বিয়াল আজিম রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলিস রব্বানা আল্লাহ হাম আবার সেজদায় গিয়ে বলিস সুবাহান রব্বিয়াল আলা এমনি ভাবে দাঁড়ানো অবস্থায় রব রুকুতে গিয়ে রব সেজদায় গিয়ে রব আবার যখন দুনিয়ার থেকে আমরা চলে যাব আখেরাতের সফরের প্রথম ঘাটি হচ্ছে কবর কবরে গেলে তিনটা প্রশ্ন হবে প্রথম প্রশ্ন কি মান রব্বুকা কে তোমার রব ছিল বলো তার রব সম্পর্কে জানা দরকার আছে না এই রবটা কি আসলে আল্লাহ রাব্বুল আলমিন হাজরাতে মুসা আলাই আলাইহিসালামকে পাঠালেন ফেরাউনের কাছে তুমি গিয়ে ফেরাউনকে রবের দাওয়াত দাও ফেরাউনকে রবের দাওয়াত দেওয়া হল ফেরাউন বলল ফামার রব বুকুমাইয়া মুসা মুসা তোমাদের রবটা আবার কে কারণ ফেরাউন নিজেও রব দাবি করেছিল আল্লাহ রাব্বুল আলমিন ওই সময় মুসা আলাই আলাইহিসালামকে যে উত্তরটা শিখিয়ে দিয়েছিলেন আমাদের জন্য কোরআনুল কারিমের সুরায় তহা এর পঞ্চাশ নাম্বার আয়াতে কোট করে দিয়েছেন জোরে বলেন আমার রব হ হচ্ছেন সেই মহান সত্তা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ যিনি সমস্ত মাকলু কাজকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেই কেবল ছেড়ে দেন নাই সৃষ্টি করে তার জীবনের ধাপে ধাপে যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে পূরণ করেছেন তিনি হচ্ছেন রব একটু উদাহরণ দিলে বুঝবেন আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম মায়ের পেটে প্রথমে নুৎফা জোয়াকারে এরপরে রক্ত এরপরে গোস্ত এরপরে পাঁচ থেকে ছয় মাস যখন হয়ে গেল বডি তৈরি হলো রুহ চলে আসলো এবারে মায়ের পেটে বসে বাচ্চার খাবারের প্রয়োজন হল মায়ের পেটের ভিতরে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোন শক্তি নাই দুনিয়ার কোনো বিজ্ঞানী দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী সম্ভব না মায়ের পেটে বাচ্চার জন্য খাবার সরবরাহ করা আর বাচ্চার পক্ষেও সম্ভব না মায়ের পেটের ভিতরে বসে কান্নাকাটি করা দাবি দেওয়া করা মিছিল করা হরতাল করা করা সম্ভব নাকি খাবার করতে গেলে আল্লাহ আব্বুর আলমিন যিনি মায়ের পেটে ওই বাচ্চাকে সৃষ্টি করেছেন তিনি মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে মায়ের পেটের ভিতরে বসে খাবারের বন্দোবস্ত করেছেন জয় বলুন এবারে বাচ্চা মায়ের পেটে বসে দুধ পান করছেন দুধ পান করতে করতে সে এখন বড় হয়ে গেছে দুনিয়াতে আসতে হবে দুনিয়াতে আসার পরে আবার কি খাবে দুনিয়ার মানুষের তৈরি করা খাবার খেলে ঠান্ডা হলে সর্দি লাগবে গরম হলে মুখটা পুড়ে যাবে শক্ত হলে গলায় আটকে যেতে পারে আল্লাহ আব্বুর আলমিন ওই বাচ্চাকে যিনি সৃষ্টি করেছেন তিনি দুনিয়ায় পাঠাবার আগে মায়ের বুকে মায়ের স্তনে একটা সুন্দর গাঢ় হলুদ বর্ণের দুধ তৈরি করে দিয়েছেন শাল দুধ তৈরি করে দিয়েছেন আগের যুগের অশিক্ষিত মেয়ে লোকেরা বলতো এই শাল দুধ পান করলে বাচ্চার ধনুষ্টঙ্কর হয় এই জন্য চিপে ফেলে দিত বর্তমান যুগের সমস্ত চিকিৎসা বিজ্ঞানী সমস্ত ডাক্তাররা গবেষণা করে দেখতে পেয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন মায়ের বুকের ভিতরে শালদুধটাকে ধনুষ্ঠন করা হওয়ার জন্য তৈরি করেন নাই বরং বাচ্চা যখন দুনিয়াতে আসবে একদিকে বাচ্চার খাবারের প্রয়োজন হবে আর একদিকে পানির প্রয়োজন হবে আর একদিকে দুনিয়ার বাতাসে আবহাওয়ার সঙ্গে বিভিন্ন রোগ জীবাণু আছে এইগুলোর থেকে বাঁচার জন্য ঔষধের প্রয়োজন হবে আল্লাহ রব্বুর আলমিন মায়ের বুকের প্রথম দুধটাকে শাল দুধটাকে বাচ্চার খাবারের জন্য পানির জন্য এবং সমস্ত রোগ জীবাণুর থেকে বাঁচার জন্য প্রতিষেধক হিসেবে তৈরি করে দিয়েছেন জয় করুন আতা শুধু এ পর্যন্তই না এই দুধটা পান করতে গেলে যদি একটা নল দিয়ে বের হতো বাচ্চার গলা আটকে যেত মস্তিষ্কে ঢুকে যেত আল্লাহ রব্বুল আলমিন সেই জন্য বাচ্চার মুখে যাতে আটকে না যায় মায়ের দুধের বোটার ভিতরে চিকন চিকন অনেকগুলো পাতলা পাতলা পাইপ লাগিয়েছেন কিনা শুধু পর্যন্ত না এখন সামনে পারে বাচ্চা দুধ পান করতে করতে বড় হলো একটু এখন শুধু দুধ পান করলে তাকে চলবে না তাকে খিচুড়ি খেতে হবে তাকে মুরগির বাচ্চা কবুতরের বাচ্চা খেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন ওই বাচ্চার কচি মুখের ভিতরে মুক্তার মতো ছোট ছোট দাঁত দিয়ে মুখটা পরিপূর্ণ করে দিয়েছেন জয় বলুন قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى এবারে বাচ্চা আরো বড় হল আরো বড় হওয়ার পরে এখন তাকে কবুতরের বাচ্চা খেলে চলবে না মুরগির বাচ্চা খেলে চলবে না খিচুড়ি খেলে চলবে না তাকে গরুর হাড্ডি চাবাতে হবে খাসির হাড্ডি চাবাতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আবার তার নিজের রবের পরিচয় দিলেন ওই বাচ্চার ছোটবেলার ছোট দাঁতগুলোকে একটা একটা করে ভেঙ্গে দিয়ে পর্যায়ক্রমে এবারে বড় বড় দাঁত দিয়ে মুখটাকে পরিপূর্ণ করে দিয়েছেন জয় বলুন আপনি বলবেন যে হুজুর ডিমের ভিতর বাচ্চা হয় ওরা খাবার পায় কোথায় আমার ভাইয়েরা ডিমের ভিতরে যে বাচ্চাগুলো হয় ওই বাচ্চাও যখন রুহু চলে আসে বডি তৈরি হয় রুহু আসে ওই বাচ্চার খাবারের প্রয়োজন হয় ডিমের ভিতরে খাবার পৌঁছাবার মতো দুনিয়ার কোনো বিজ্ঞানী নাই দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রী নাই মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে খাবারের বন্দোবস্ত করার ব্যবস্থাও নাই আল্লাহ রব্বর আলামিন যিনি ওই ডিমের ভিতরে বাচ্চা তৈরি করেছেন নিজের পক্ষ থেকে বুঝে শুনে ডিমের ভিতরে দুইটা অংশ রেখে দিয়েছেন একটা হচ্ছে হলুদ বর্ণের কুসুম আর একটা হল সাদা লালা ডিমের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়ে গেল রুহু চলে আসলো বাচ্চা ওই সাদা লালাটাকে খাবার হিসাবে গ্রহণ করছে আল্লাহ আব্বুর আলমিন ওই বাচ্চার জন্য সাদা অংশকে খাবার হিসাবে তৈরি করে দিয়েছেন জয় বলুন আল্লাহ এবারে খেতে খেতে ওই ডিমের ভিতরে খাবার শেষ হয়ে গেছে গুদাম ফুরিয়ে গেছে এখন বাচ্চা কি করবে আল্লাহ রাব্বুল আমি বাচ্চাকে জানিয়ে দেন তোমার চতুর্দিকে যে প্রাচীর রয়েছে এই প্রাচীরটা জেলখানার প্রাচীর নয় এই প্রাচীরটা দিল্লির লাল কিল্লার কোন প্রাচীর নয় চীনের প্রাচীর নয় এটা একটা হালকা প্রাচীর তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাতে থাকো এবারে চতুর্দিকে ঠোকরাতে ঠোকরাতে যখন ভেঙ্গে ফেলে এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে যায় এবারে মাথা দিয়ে মারো ধাক্কা এবারে মাথা দিয়ে ধাক্কা মেরে খোসাটাকে দুই ভাগ করে নিমের ভিতর থেকে বাচ্চা বের হয়ে চলে আসলো হাঁসের বাচ্চা হাঁসের ডিম থেকে মুরগির বাচ্চা মুরগির ডিম থেকে বেরিয়ে আসলো আপনি দুটো বাচ্চাকে পানির কাছে নিয়ে যান হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নেই সাঁতার কাটতে আরম্ভ করল সেই জন্য বুঝতে পেরেছে পানি আমার জন্য তৈরি হয়েছে পক্ষান্তরে আপনি মুরগির বাচ্চাকে পানির কাছে নিয়ে যান মুরগির বাচ্চা মরতে রাজি পানিতে নামতে রাজি না ঠিক কিনা নাকি নলি এলাকার মুরগির বাচ্চা পানিতে সাঁতার কাটে ও আমার ভাইয়েরা কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে খবরদার পানি তোর জন্য উপযুক্ত নয় পানিতে নামবি না আর কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত সাঁতার কাটবি কোনো ভয় নাই যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে শীতের সময় দেখেন না বিদেশ থেকে পাখি উড়াল দিয়ে আসে কত রকমের পাখি দেশে আসে কেন আসে ওদের দেশে পানিগুলো বরফ হয়ে গেছে ডুবাইয়া ডুবাইয়া মাছ খাওয়ার কোনো সুযোগ নাই মানুষেরা গরম এসি ছেড়ে তারপরে জীবন যাপন করে ওদের জন্য এসির ব্যবস্থা নাই আল্লাহ রাব্বুর আলামিন বলেন এই শীতের মৌসুমে তোরা বাংলাদেশে উড়ে যাবি বাংলাদেশে গেলে পাসপোর্টের দরকার ভিসা দরকার কিচ্ছু লাগবে না বিসমিল্লা বলে উড়াল দিবে আল্লাহর নাম নিয়ে উড়াল দিয়ে বাংলাদেশে চলে আসে ঠিক কিনা ওরাও আল্লাহর নাম নেয় কোরআন পরিষ্কার আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন আসমানে বা জমিনে আসমান সমূহ এবং জমিন সমূহ এবং এর মধ্যে যা কিছু আছে সবগুলো তসবি পরে কার কাজে আমরা তো বুঝি না আল্লাহ সে উত্তর দিয়েছেন এমন কোন বস্তু নেই এমন কোন প্রাণী নেই গাছ গাছালি বলো মাছগুলো বলো প্রাণী জগৎ বলো সব কিছু আল্লাহ তসবি পরে কার তসবি পরে তোমরা ওদের তসবিগুলো বুঝতে পারো না তোমরা শোনো কুহু কুহু মূলত সে বলে আল্লাহ আল্লাহ তোমরা ভোর রাত্রে মোরকের আওয়াজ শোনো কুকুরাতুল আসলে সে বলে আল্লাহ আল্লাহ বলছেন তো সাব্যহু সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সবগুলো তসবি পরে কার এই জন্য ওরা সব মুসলিম ওরা সব কি মুসলিম কারণ আল্লাহর হুকুম যে মানে সে কি এটাও কোরআনে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষেরা শান্তির জন্য মুক্তির জন্য অন্য কোন মতবাদ অন্য কোন ধর্ম অন্য কোন চিন্তা ভাবনা করছে অথচ ওয়াল্লাহু আসলাম আমান ফিসামাওয়াল আরদে আসমানের ভিতরে এবং জমিনে যা কিছু আছে সবগুলো এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে আল্লাহ সব মুসলিম চন্দ্র কি সূর্য মুসলিম সবাই হুকুম মানে কার এই বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে মূল আলোচনার সামনে আমি বলতেছিলাম আল্লাহ আছে এই কথা বিশ্বাস করতে এক নম্বর বিষয় এবারে আল্লাহ আছে এটা বিশ্বাস করলেই চলবে না এই বিশ্বাস হিন্দুরাও করে খ্রিস্টানরাও করে আল্লাহ আছে এটা বিশ্বাস করে না মক্কার কুফাররাও করত কোরআনে পরিষ্কার আয়াত আছে হে নবী আপনি যদি মক্কার কুফারদেরকে জিজ্ঞেস করেন মান খালা কাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে তারা বলবে সৃষ্টি করেছেন কে কারণ আল্লাহ যে সৃষ্টি করেছেন এই কথা কুফাররা বিশ্বাস করত আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক এটা বিশ্বাস করতো ওরাও আমাদের নবীজির নাম কি আমাদের নবীজির নাম কি মোহাম্মদ সাল্লাম তার আব্বার নাম কি আবদুল্লাহ মানে কি আল্লাহর গোলাম তাহলে মক্কার লোকেরা যদি আগের থেকে আল্লাহকে বিশ্বাস না করত তাহলে নিজের সন্তানের নাম কি আবদুল্লাহ রাখত আল্লাহর নবীর নাম আবদুল্লাহ যখন বোঝা গেল লোকের আগের থেকেও আল্লাহকে চিনত ঠিক কিনা তাহলে বোঝা গেল খালি আল্লাহ আছে নিজে বিশ্বাস করলেই চলবে না এবারে দুই নম্বর বিষয় এক আল্লাহ কে এই এক আল্লাহ এই জন্যই আল্লাহর নবী যখন নবুয়াদ প্রাপ্ত হলেন আল্লাহর পক্ষ থেকে নবুয়াদ পাইলেন তিন বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামে দাওয়াত পেশ করলেন এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল উমার হে নবী আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যে হুকুম হয়েছে আপনি এটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে ঘোষণা করুন আর গোপনে দাবার দেওয়া চলবে না এবারে আল্লাহর নবী আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন কারণ আরবের নিয়ম ছিল গুরুত্বপূর্ণ কোন কথা বলতে হলে পাহাড়ে উঠবে কোথায় উঠবে পাহাড়ে গিয়ে ওরা কাপড়টা খুলবে চাদর পরত ওরা লুঙ্গি পরত লুঙ্গিটা খুলে মাথার উপরে তোর বলতো ইয়া সবা তাহলে লোকেরা মনে করত কোনো বড় বিপদ এসে গেছে আমাদের নবীজি কখনো ল্যাংটা হন নাই একবার ইতিহাসে পাওয়া যায় আল্লাহ নবী কোনো এক কারণে ল্যাংটা হয়ে গেছিলেন সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন এরপরের থেকে এটাও ছোটবেলার কাহিনী নবুয়াদ প্রাপ্তির পরে কখনো ল্যাংটা হন নাই আর আমার দেশে ল্যাংটা হলি মনে করা হয় কি আল্লাহর হলি ল্যাংটা ফকির শরীরে ময়লা জটলা পড়ে গেছে তারপর বলে কি আল্লাহ অলি আল্লাহ নবী হাদিসে বলেছেন লাউলা আন আসুক কালা উম্মাতি আমি যদি আমার উন্মতের জন্য কষ্টকর মনে না করতাম কঠিন মনে না করতাম আমার তুহুম বিশ্বেওয়াকে আন্দা করলে সলাতিন তাহলে প্রত্যেক নামাজের সময় আমার উন্মতের জন্য মেসওয়াক করা ফরজ করে দিতাম বলে আল্লাহ মুখ পরিষ্কার করা মেসওয়াক করার গুরুত্ব কত হাদিসে বলা আছে যে নামাজ মেসওয়াক করে পড়া হয় ওই নামাজ যেটা মেসওয়াক ছাড়া পড়া হয় তার চেয়ে সাতাইশ গুণ সব বেশি রাখে এত ফজিলত মেসোয়াকে কেন মুখ পরিষ্কার রাখতে হবে আর আমার দেশে গাঁজা খায় মুখ দিয়ে ময়লা পরে দাঁতে ময়লা মুখে ময়লা আর গান গায় এক সিলুমে যেমন তেমন দুই সিলুমে মজা তিন সিলুমে উজির নাজির চার সিলুমে রাজা তোরা কে খাবি রে গাজা জলদি করে আজা গান গায় না আমার ভাইরা এই গাজা খোররা এরপরে গোসল নাই জটলা পড়ে গেছে এইগুলোকে বলে আল্লাহর উলি আল্লাহর নবী কি ময়লা ওলা থাকতেন নাকি হাদিসে বলা আছে তোমরা মাথা আশ্রাইবে একদিন পর একদিন হলো চুল আশ্রাইবা মাথা আশ্রাবার জন্য বলেছেন তার মাথা আসমানে জট পড়ে নাকি আল্লাহর নবী খুশবু ব্যবহার করতেন সুগন্ধি ব্যবহার করতেন আর এদের গায়ে থেকে গন্ধ আসে ধূমপান করে গাঁজা খায় গন্ধ আসে এরপরে যদি কোনো ব্যক্তি এদেরকে আল্লাহর অলি মনে করে তাহলে যে ব্যক্তি আল্লাহর অলি মনে করবে তার পরিমাণ থাকবে ওর নিজের তো ইমান নাই যারা এদেরকে আল্লাহর অলি মনে করে তাদের ইমান নাই ঠিক কিনা কারণ এরা আল্লাহর নবীর সঙ্গে বাগাওয়াত করেছে ইসলামের মধ্যে বৈরাগ্যবাদকে ঢুকিয়ে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসুল সাল্লাহ ল্যাংটা হন নাই তবে পাহাড়ে গেছেন সাফা পাহাড়ে গিয়ে উঠলেন এরপরে জোরে ডাক দিলেন সকালের বিপদ আল্লাহর নবীর আওয়াজ যখন কানে গেল মক্কার নেতাদের সব হাজির হয়ে গেছে মক্কার নেতারা সব হাজির হয়ে গেল এমনকি যেই ব্যক্তি আসার ক্ষমতা নাই অসুস্থ সে নিজের পক্ষ থেকে অন্য একজন লোককে পাঠাইছে গিয়ে দেখো মোহাম্মদ কি বলে এবারে সব নেতারা হাজির আবু জাহেদ আবু লাহাব আবু সুফিয়ান ওকবা সাইবা মক্কার সব নেতারা আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল পাহাড়ে উঠল আল্লাহর নবী বলেন আমার মক্কার নেতারা শুনো আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওট পেতে বসে আছে যে কোনো মুহূর্তে হামলা করে তোমাদের ধ্বংস করে দিবে তোমরা কি বিশ্বাস করবে মক্কার নেতারা সবাই এক বাক্যে বলে উঠল হা হা বিশ্বাস করব কারণ মা জর্রাবনা আমরা তো আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই আপনি সবসময় সত্য কথা বলেন আপনি আল আমিন এবারে আল্লাহ নবী বললেন ও আমার কোরাইশের নেতারা লাউকুল তুম কালিমাতান তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো একটা কথা মানতে পারো তামলে কুনা বিহাল আরব ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে অর্থাৎ অর্থাদিনুল্লাহ তুমুল আজম অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে আউতুয়াদ্দিল জিজিয়া অথবা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে কয়টা কথা মানতে হবে এই একটা কথাই আমাদের আজকে বুঝতে হবে অসম্ভব মানে সমস্যা আমাদের একটা কথা আমরা বুঝি নাই আমার ভাইয়েরা মক্কার সব নেতারা খুশি একটা কথা মানলে গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে একটা কথা মানলে আমাদের গোটা সমাজ আমাদেরকে মান্য করবে আমাদের ধর্ম গ্রহণ করবে অথবা জিজিয়া দিয়ে থাকবে একটা কথা কয়টা কথা সবাই খুশি তাড়াতাড়ি বলো সেই কথাটা কি এই কথা বলার সঙ্গে সঙ্গে এতক্ষণ যারা পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল আল্লাহ নবী বললেন আন্নাস قولوا لا إله إلا الله تفلحون تعبدون الله وحده وتخلعون ما تعبدون من دون الله ও দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান্নাস এইখানে আর বলেন না হে কোরাইশেরা আল্লাহ নবী বললেন ইয়া আইয়ুহান্নাস হে দুনিয়ার সমস্ত লোকেরা শোনো তোমাদের সমস্ত লোকদেরকে বলছি সে একটা কথা হচ্ছে তোমরা বলো লাইলাহা এটা নতুন কথা কি হলো এই কথা আমরা বললে বুঝি না কিন্তু মক্কার কুফাররা ঠিকই বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে আবুল হাত দাঁড়িয়ে দুই হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হল সমস্ত নেতারা খেপে গেল আল্লাহ রাব্বুর আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক অত্যাব্বা সে নিজেও ধ্বংস হোক আবু লাহাব কোন যুদ্ধ মারা গেছে যুদ্ধ মরলে আর কেমনি বুঝবেন যে তার আবুল আহাবের সন্তান আর সম্পদের বড়াই কোনো কাজে আসবে না আল্লাহ বলছেন মা আপনা আনুহু মালুহু মা কাসাব আবুল আহাব আবুল আহমের সন্তান এবং সম্পদ কোনো কাজে আসে নাই আল্লাহ রাব্বুল আলমিন এই আবু তালেবকে কোনো যুদ্ধে মারেন নাই আবু তালেবের গায়ে পেলেগ রোগ হল আমাদের যখন ফোড়া হয় না এর চেয়ে আরো বড় পেলেগ রোগ এটা সোয়াচের রোগ আরো বড় ভয় পায় এই রোগটা হইল পরে সব তার কাছ থেকে পালাই গেল সন্তানরা সরে গেল স্ত্রীরা পালিয়ে গেল আত্মীয় স্বজন সরে গেল ঘরে বসে বসে একা একা পচে গলে মরল এরপরে দুর্গন্ধ ছড়াইল তখন লোকেরা ওর ছেলেদেরকে তিরস্কার করলো তোর বাপ এরকম পচলো মরল কবর দেন নইলে রূপ ছড়াবে তখন ছেলেরা মানুষের অপমান সহ্য করতে না পেরে একটা দূরে গর্ত বানাইল গর্ত বানাইয়া লম্বা একটা বাঁশ নিয়ে খোঁচাইয়া খোঁচাইয়া ওর মধ্যে ফালাইল এরপরে দূরের থেকে পাথর ছুঁড়ে মেরে তারপরে গর্তটা ভরাট করে দিয়েছে আল্লাহ তালার কথা বাস্তবায়ন হলো তাব্বাতিয়াদা আবি লাহাবি আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক আল্লাহ আব্বুল আলমিন পরিষ্কার করে দিলেন লাইল্লাহ দাওয়াত যখন শুরু হবে তখন সমাজের লোকেরা খেপে যাবে আজকে খেপে না কেন কারণ আমরা বুঝি নাই এই সমাজেও যদি লাইল্লাহর কথা বলা হয় আর বুঝাইয়া বলা হয় তাহলে সব খেপে যাবে ঠিক কিনা লাইলাহা ইল্লাহ দুইটা অংশ কয়টা অংশ একটা লাইলাহা আর একটা ইল্লাল্লাহ খালি লাইলাহা হলে চলবে না খালি ইল্লাল্লাহ হলেও চলবে না কয়টা জিনিস লাগবে দুইটা জিনিস লাগবে সবটুকু ধরতে হবে লাইলাহা মানে এই পুরাতন বিল্ডিং এ রং করতে আগে কি করতে হবে আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করতে হবে ঠিক কিনা এরপরে নতুন কালার করা যাবে ঠিক তেমনি ভাবে লা মানি হল সব ইলাহাগুলো বাদ দিলাম আমার অন্তরের মধ্যে কোনো খাদা বাবা নাই গাদা বাবা নাই ল্যাংটা বাবা নাই কারো গোলামি নাই লাইলাহা সব কিছু বাদ দিয়ে একমাত্র একজনার গোলামি করবো কার ইল্লাল্লাহ শুধু আল্লাহকে গ্রহণ করলাম ও আমার ভাইয়েরা লাইলাহ মানে আগে বর্জন করো আল্লাহকে আমি তোর কলমে ঢুকবো না তোরে আমি গ্রহণ করব না তোর ডাকে সাড়া দিব না আগে সবগুলো বাইর কর তোর অন্তরের মধ্যে কে কে আছে শোন লাইলাহা মানে হল আমি কোন শাসকের আইন মানব না আইন মানব কার এই কথা বললে এখন চলবে ও আমার ভাইয়েরা আমাদের সমাজে আল্লাহর আইন বদলাচ্ছে কিনা এখন খুব ভালো করে এইবার আমি শুরু করছি ওয়াজ যেটা দরকার এখন লা ইলাহা আমি বলছি আল্লাহকে মানলেই চলবে না আল্লাহকে মক্কার কুফররা মানত আল্লাহকেও মানত আবার মক্কায় তিনশো ষাটটা দেবদেবীও ছিল ঠিক কিনা এবারে প্রশ্ন করেন হুজুর মক্কার মূর্তি পুজো করতো আমরা তো মূর্তি পুজো করি না আমি বলবো আপনারা মূর্তির চেয়ে খারাপ জিনিস পুজো করেন ও আমার ভাইয়েরা কোরআনুল করিম স্পষ্ট করে দিয়েছেন মক্কার লোকেরা মূর্তি পূজা করত কি জন্য ভালো করে শুনো কোরআন স্পষ্ট আছে হাউলাই এই মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআনের আর এক আল্লাহ বলছেন ওরা মূর্তি পূজা করছে কি জন্য আল্লাহ বলছেন আমরা এই দেব দেবদেবীগুলো পূজা করি মূর্তিগুলোর পূজা করি এইগুলো আমাদেরকে সুপারিশ করে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ভায়া মাধ্যম হিসাবে কি হিসাবে এই কারণে যদি মক্কার কুফাররা কাফের হয়ে থাকে তাহলে আপনি যখন বলেন পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাই তোলে পীর ধরতে হবে পীরেরাও বইতে লিখে দিয়েছে ওই বইগুলো ব্যাগের ভিতরে আছে পীরেরা বইতে লিখেছে বান্দা গুণা করতে করতে বান্দা গুণা করতে করতে এমন এক পর্যায়ে চলে যায় তখন আল্লাহ মাফ করতে চায় না পীর সাহেব তখন অন্যায় বিনয় করে আল্লাহর কাছে বলে সেদিন আমি এক মাহবিল বলেছিলাম কে যেন বই দেখতে চেয়েছিল এই জন্য আজকে বই নিয়ে আসছি কারণ সে মনে করছিল বইতে নাই আমি বিশ্বাস করি বইতে দেখাইলে তারপরও এরা ফিরবে না কারণ এক অন্তরের মধ্যে এই শিরিক এমন ভাবে ঢুকে গেছে কোরআন হাদিস বাইটতে খাওয়াইলেও কাজ হইবে না এখন দেখেন এই বইটি লেখা আছে এই বইয়ের নামটা একটু পরে বলি চৌত্রিশ নম্বর পৃষ্ঠা এই বইতে লেখছে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহলে কবুল করিতে চান না পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অন্যয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন যাহাকে তিনি কবুল করিয়া নেন ওই দোয়ার বরকতে আল্লাহ তারা তাহাকে কবুল করিয়া নেন তাহলে এখানে কি বলা আছে অসংখ্য গুণা করলে আল্লাহ মাফ করতে চায় না এটা বলা আছে না পীর অনুনয় বিনয় করে বলে তার আল্লাহ মাফ করেন আমরা কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ কি বলছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন কারিমে স্পষ্ট বলে দিয়েছেন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে পাপ করেছে গুণা করেছে আসরাফু আলা আনফুসিহিম নিজের উপর অত্যাচার করে ফেলেছে অসংখ্য গুণা করে ফেলেছে আপনি বান্দাদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হল না নৈরাশ হওয়া যায় না হারাম আল্লাহর রহমান থেকে নৈরাশ হয়েছে কে শয়তান কে আল্লাহ বলছেন তাকনা তুমির রহমাতিল্লা তোমরা আল্লাহর রহমান থেকে নৈরাশ হইও না নিশ্চয় আল্লাহ তালা তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন কোরআন মধ্যে কি করবেন আর তিনি বললেন কি ক্ষমা করবে না পীর সাপ ধরতে হবে এরপরে ওই পীরের মরিদের আবার কি করে তারা একটু বাড়ায় ভাই যান পাবলিকের বুঝে আপনাদেরকে বুঝাইবে যারা কোরআন হাদিস পড়ে না দুনিয়ার জজের কাছে কোন কথা বলতে হলে উকিল ধরতে হয় জজের কাছে কিছু বলতে কি লাগে ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে উকিল ধরতে হয় সেই উকিল পিসাবেরা এরপরে আমার কবিতা বানাইছে এখন কয়ে যে যেই মামলার উকিল নাই সেই মামলার তদ্বির নাই যেই মামলার তদ্বির নাই সেই মামলায় মুক্তি নাই খালাস নাই ধরে বলে নজবিল্লা আপনারা তো মনে করেন ঠিকই তো দুনিয়ায় জজের কাছে যে উকিল ধরা লাগে আল্লাহর কাছে উকিল ধরা লাগবে না ও আমার ভাইয়েরা চরম বেয়াদমি করেছে আল্লাহর সঙ্গে আল্লাহকে দুনিয়ার একটা সামান্য জজের সঙ্গে তুলনা করেছে ও আমার ভাইয়েরা জজ কিচ্ছু জানে না জজ বিচার করতে সাক্ষী লাগে সাক্ষী স্যার বিচার করতে পারবে একটা জজ দেখলো জনকে খুন করছে একজন খুন করতেছে এই খুন করা দেখলেও সে এজলাসে বসে তার দেখা জিনিস বিচার করতে পারবে বরং কি লাগবে সাক্ষী লাগবে সাক্ষী ছাড়া বিচার করতে পারবে না আবার সে বিতর্কত জিনিস বাস্তবতা জানেও না মিথ্যা সাক্ষী দিয়েও সত্যকে মিথ্যা বানায় মিথ্যাকে সাক্ষী বানায় ঠিক কিনা এই জন্য দুনিয়ার জজদের সামনে ওকালাতি করার জন্য উকিল নিয়োগ দেওয়া হয়েছে উকিল নিয়োগ করা আছে আর আল্লাহকে উকিল নিয়োগ দিয়েছে ওকে আমার ভাইরা আল্লাহ তারা সব জানেন আল্লাহ তারা সব দেখেন আল্লাহ তারা কোনো কিছু গোপন নাই আল্লাহ নিজের এলেম দ্বারা বিচার করতে পারেন ঠিক কিনা আল্লাহকে তুলনা করল জজের সঙ্গে এরপরে আসেন দুনিয়ার জজদের কাছে ওকালাতি করার জন্য উকিল নিয়োগ করে দেওয়া হয়েছে আল্লাহর কাছে ওকালাতি করার জন্য দুনিয়ায় কি ওকালাতি দেওয়া আছে বরং ওই পিসাব যে নিজে মাপ পাবে তার কোন নিশ্চয়তা আছে সুপারিশে হাদিস পাবেন কেয়ামতের দিবসে আল্লাহর তালা কেয়ামতের দিবসে সমস্ত মানুষেরা আদম আলাইসালামের কাছে জানে আদম একটু সুপারিশ করো আল্লাহর কাছে যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায় আদম বলবেন নাফসি নাফসি অনেক লম্বা হাদিস কারণ উল্লেখ করবে মুসার কাছে যাবে ইসার কাছে যাবে আদমের কাছে যাবে বিভিন্ন নবীদের কাছে যাওয়ার পরে তারা কেউই বলবে না যে আমি সুপারিশ করব আমাদের নবীদের কাছে যাবে আমাদের নবীজি বলবে হ্যাঁ আমি সুপারিশ করার জন্য আছি এই বলে তিনি শেষদায় করে যাবেন শেষদায় গিয়ে তিনি আল্লাহর হামদে বাং সানা করবেন হাদিসে বলা আছে এত প্রশংসা করবেন এত সানা করবেন আল্লাহ তালা ওই সময় আমাকে সেগুলো শিক্ষা দেওয়া হবে এরপরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে ইয়া মোহাম্মদ এর হে মোহাম্মদ সাল্লাম তুমি মাথা উঠাও তুমি সুপারিশ করো তোমার সুপারিশ গ্রহণ করা হবে তুমি আবেদন করো তোমার আবেদন পূরণ করা হবে এবারে আল্লাহর নবী সুপারিশ করবেন হিসাব নিকাশ শুরু হবে এরপরে মমিনরা যখন নাজাদ পেয়ে যাবে হিসাবে যখন তারা মুক্তি পেয়ে যাবে এরপরে তাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দেওয়া হবে তারপরে সুপারিশ করতে পারবে এর আগে তো সুপারিশ করতে পারবে দুনিয়ায় তো গ্যারান্টি দিতে পারবে আমরা হয়তো একজন আলেমকে মনে করতে ভালো আলেম হয়তো আল্লাহর এর থেকে বেশি কি বলতে পারবো কিন্তু এই যে আপনারা মনে করেন উনি উকিল হয়ে গেছেন উনি সুপারিশ করবেন আয়াতুল কুর্সি পড়বেন কোরআনে বলা আছে কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া বলেন আল্লাহ আয়াতুল কুর্সি আছেন এটা কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যক্তি রেখে কেমতের মাঠে আল্লাহ অনুমতি দিলে কেবল সুপারিশ করতে পারবে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করা তাহলে এখন বুঝতে পারছে এই যে গান গাইয়া আপনাদেরকে বিভ্রান্ত করে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ আর এক এক তরিকায় ঢুকে দেয় ইসলাম কি কোনো আঞ্চলিক না পুরা দুনিয়ার জন্য তাহলে আপনারা আল্লাহ নবীকে যে আল্লাহ তারা ইসলাম দিয়েছেন ওটা কি কোনো বরিশালের জন্য বা বরিশালের জন্য বা বাংলাদেশের জন্য নাকি পুরো দুনিয়ার জন্য তাহলে আপনারা তারা বরিশালের তরিকা মানেন এক অবস্থা কি আল্লাহর নবীর তরিকা বরিশালের জন্য না আল্লাহর নবীর তরিকা কোন পীরের জন্য না আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবীকে একটা তরিকা দিয়েছেন সেই তরিকার নাম কি ইসলাম সে তরিকার নাম কি ওই ইসলামের মধ্যে নবীর সময় কোনো আর তরিকা ছিল না ইসলামের মধ্যে কেমন পর্যন্ত আর কোন তরিকা হইতে পারবে না এখন এই যে বইগুলো আছে আমার সামনে প্রত্যেকটা বইতে লেখা আছে প্রত্যেকটা বইতে লেখা আছে সুন্দর লেখা আছে আমার প্রিয় বন্ধুগণ জানিয়া রাখিবেন দোলকের আদা বন্ধ করিয়া বেসতে যাইবার জন্য কিতাবে একশো ছাব্বিশ তরিকা বয়ান করিয়াছে কয় তরিকা তার মধ্যে চিস্তিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট আমার ভাইয়েরা এবারে আমরা জিজ্ঞেস করতে চাই কেতাবে আছে একশো ছাব্বিশ তরিকা এই একশো ছাব্বিশ তরিকা কোন কেতাব কোরআন শিবে আছে দেখাতে পারবেন হাদিসে আছে আপনারা বোঝার চেষ্টা করবেন খবরদার আমার বুঝে খেয়াল কোনো লাভ নাই এটা আমি আগেই বলেছি একটা ক্লাস একশো ছাব্বিশ তরিকা লেখছে এখানে আর একটা বই আছে এখানে ছবি দর্শন ওখানে লেখছে তিনশো তরিকা কয় তরিকা এবারে আমরা আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ তোমার কয় তরিকা আল্লাহ তালা কোরআনে কে বলে শুনুন কোরআনে স্পষ্ট বলা আছে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়ান্না হাদা সিরাতি মুস্তাকিমান আমার রাস্তা একটা এবং সোজা রাস্তা কয়টা তোমরা সেই রাস্তার অনুসরণ করো খবরদার খবরদার তোমরা অনেক রাস্তা আঁকা বাঁকা রাস্তা অনুসরণ করবে না তাহলে তোমরা আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সুরান আম একশো তিপ্পান্ন নম্বর আয়াত সরলরেখা কয়টা হয় সরলরেখা কয়টা হয় আর বাঁকা রেখা কত হয় আল্লাহর নবী মেশকাত হাদিসটা আছে মুসলিম সাহেবের সহি হাদিস আল্লাহর নবী এই আয়াতটাকে বুঝাই দেওয়ার জন্য সাহাবিদের সামনে একটা দাগ দিলেন মেশকাত শরীফ বা বলে বাবুল এতেসাম দেওয়া সুন্না আড়াই নম্বর পৃষ্ঠায় তিরিশ নম্বর পৃষ্ঠায় আড়াই নম্বর লাইন লাইনও বলে দিলাম খুঁজে পাইতে কষ্ট না হয় এই হাদিসে আসছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قتلنا رسول الله صلى الله عليه وسلم قتل مستقيما আল্লাহর নবী আমাদের বুঝাবার জন্য একটা সোজা দাগ দিলেন এরপরে অকত্তা ফুতু তানানিয়ামিনহি অপুতু তানান সেমানিহি ডান দিকে আর বাম দিকে অনেকগুলো দাগ দিলেন এরপরে মাঝখানে দাগে হাত রাখলেন হাত রেখে বললেন হা দা সামিরুল্লাহ এই মাঝখানে যে দাগ আছে এই রাস্তার আল্লাহ রাস্তা কার রাস্তা আর এই জাহান্নামের যতগুলো রাস্তা দেখো ওয়াহাদি এই যে রাস্তাগুলো আছে সুবুলু শয়াতিন শয়তানের রাস্তা কার রাস্তা এটা শুনে আমি কিন্তু বলতেছি না যদি কারো রাগ ওঠে সে রাগটা গিয়ে পড়বে কার উপরে জানেন আল্লাহ নবীর উপরে কার উপরে হাদিসটা না পাইলে রাগ করবেন আমার উপরে আর যদি পাওয়া যায় তারপরে রাগ করেন সে রাগটা পাবে কার উপরে আল্লাহ নবী এরপরে কি বলেছেন শুনুন আল্লাহ রবি বললেন এই যে ডানে বাবা অনেকগুলো রাস্তা দেখতে পাচ্ছ এইগুলো শয়তানের রাস্তা আলা করলে সাবিল ওই রাস্তার প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি ইসলামের উপরে চলতে চায় সোজা রাস্তায় চলতে চায় শয়তান কয় এই তরিকায় ঢুকো ওই তরিকায় ঢুকো এই রাস্তায় ঢুকো ওই রাস্তায় ঢুকো একটা তরিকায় ঢুকাইয়া দিয়া আপনাকে আঞ্চলিক ইসলামে ঢুকাইয়া দিল মদিনার ইসলাম থেকে সরাই এদের ঠিক কিনা ইসলামটা কি বরিশালের নাম মক্কা থেকে আছে কোরআন নাজিল কোথায় শেষ হয়েছে কোথায় মদিনায় মক্কা মদিনায় কি এই তরিকা আছে কোন কোন তরিকা নেই ওই যারা মক্কা যে চেয়ারম্যান সাহেব বলে গেলেন না জিজ্ঞেস করুন কয় তরিকা আসবেন ও আমার ভাইয়েরা তবে চেয়ারম্যান সাহেবের কথার মধ্যে কিছু জানটা দিতে আসছে ভুয়া এগুলো থাকা দরকার ছিল তার এই যে আল্লাহ নবীর কি আছে হ্যাঁ কি জানি বলবো কেউ একটা এগুলো আসলে কোন ভিত্তির কথা কারণ আমি মক্কায় পড়াশোনা করেছি আমি হজ করছি কতবার পনেরো বিশ বার করা হয়েছে মনে হয় আমি বরগুনা যে কয়বার তার বেশি দেব শরীর এই সামনে সপ্তাহে যাওয়ার প্রোগ্রাম আছে কাজে এই যে কতগুলো কাহিনী আছে যে আল্লাহ নবীর মৃত্যুর পরে আবু করে মৃত্যুর পরে সাহাবিরা জিজ্ঞেস করেছে রসুলকে এটা ভুয়ো কথা কোন হাদিসের কোনো প্রত্যক্ষ নেই এগুলো মিথ্যা কাহিনী এই আমাদের মনে রাখতে হবে যাই হোক যার যে কাজ সেটা করবে সে চেয়ারম্যান সব চেয়ারম্যানই করবে ভালো কথা হাদিস বয়ন করার জন্য যে বলছি এই জন্য হাদিস বয়ান করতে মহাদিস লাগবে কি লাগবে হাদিস বয়ন করে মহাদিসরা মানে আমরা এই সত্য কথাগুলো বলি আমাদের শত্রু হয়ে যায় মানুষরা কি করব সত্য কথা যদি আমাদের সামনে বলা হয় আর আমরা না ধরি তাই আমাদের আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন যে তোমার সামনে বলেছিল এই জন্য মনে রাখবেন আমার দেশে মিথ্যা কাহিনীগুলোই হয় হাসান বসরি হজ করতে গিয়ে দেখে কাবা নাই কাবা কই গেল রাবেয়া বসরিকে আনার জন্য চলে গেছে বলে নাউজ দাঁড়িয়ে আমি একজন বড় মহাদ্দের সবকে ধরলাম কারণ অভ্যাস তো আছে ভুল কালের ধরে হুজুর কাবা শরীফ যখন চলে গেল রাবেয়া বসরিকে আনার জন্য তখন ওই যে কাবা শরীফে তো প্রত্যেকটা মুহূর্তে তফ চলে শুধুমাত্র ফরজ নামাজের সময় তফটা বন্ধ থাকে ফরজের সালামটা ফিরিয়ে দেয় তফ শুরু হয়ে যায় তারপরে গোটা দুনিয়ার মানুষেরা কাবার দিকে ফিরে নামাজ পড়ে নামাজটা কি হবে কাবা তো চলে গেছে তখন একটু চিন্তা করে বলল আসল কাবা যায় না ছায়া কাবা গেছে আপনারা বুঝতে পারছেন উত্তরটা ঠিক আছে নাকি না আগে তো বলল ইব্রাহিম আধাম হজ করতে গিয়ে দেখে কাবা নাই আগে তো বলো কাবা নাই এখন বলে ছায়া কাবা গেছে ছায়া কাবা গেলে আগে খাবার খুঁজে পায় না কি জন্য আসল বিষয়টা হচ্ছে এই যে মিথ্যা কাহিনী আগে বলে চিন্তা করে নাই ও আমার ভাইয়েরা হাদিস পড়ুন আল্লাহর নবী একবার সাহাবায়ক গ্রামদেরকে বললেন আমি স্বপ্নে দেখেছি মক্কায় গিয়ে ওমরা করতেছি চলো তোমরা নবীর স্বপ্ন ওহি ওমরা করতে যাবো ঠিকই ওহি কিন্তু এই বছর যে হবে তা তো জরুরি না আল্লাহর নবী রওনা হয়ে আসলেন চোদ্দশো সাহাবির সঙ্গে আসলো কারণ তারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে মক্কে আসতে মনে চায় এখন সুযোগ পাওয়া গেছে চোদ্দশো সাহাবি আল্লাহর নবীর সঙ্গে একেবারে মক্কার কাছাকাছি আসলো এহরাম পরা ওমরা করার জন্য আসলো কিন্তু হোদাইবিয়া পর্যন্ত আসার পরে এদেরকে বাধা দেওয়া হলো আল্লাহর নবী ওসমানকে পাঠাইলেন মক্কার ভিতরে যাও মক্কার নেতাদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি নাই আমরা উমরা করে চলে যাব যুদ্ধ করব না মারামারি করব না আমাদের যেন বাধা না দেয় মক্কার নেতারা করল কি ওসমানকে আটকাই দিল আর খবর ছড়াই দিল যে ওসমানকে হত্যা করা হয়েছে এটার মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের শক্তিগুলো পরীক্ষা করা ও আমার ভাইয়েরা খবর ছড়িয়ে বলল ওসমানকে হত্যা করা হয়েছে এবারে আল্লাহর নবী সাল আলহি তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে চিৎকার মারবেন ও আমার গাছের নিচে অবস্থানকারী সাহাবারা ইয়া সাহাবা সাজারা গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা চলে আসো আমার কাছে খবর দেওয়া হয়েছে ওসমানকে হত্যা করা হয়েছে আসো হয়তো ওসমান হত্যার বদলা নিয়ে আমরা মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সবাই শহীদ হয়ে যাব একটা লোক মদিনায় ফিরে যাব না কে কে রাজি আছো হাতের উপর হাত রেখে বায়াত করো বায়াত তো পাওয়া গেছে কিন্তু এই বায়াত কি আমাদের দেশের প্রচলিত বায়াত তরিকার বায়াত বায়াত কে মাইনে উপর তরিকা চিস্তিয়া সাবরিয়া মজাদ দিয়ে কে এই তরিকার বায়াত আলাদা শুনলেন নাই আমার ভাইয়েরা আল্লাহর নবী এবারে হাত রেখে দিলেন চোদ্দশো পর্যায় ক্রমে নবীর হাতে হাত রেখে বয়াত করছেন আল্লাহর নবী নিজের হাতটা রাখলেন বাম হাতটা ডান হাত উপর রাখলেন বললেন এটা ওসমানের হাত যদি ওসমানও এই বায়াত থেকে বাদ না যায় এইভাবে বায়াত হয়ে গেল মক্কার লোকেরা ভয় পেয়ে গেল কারণ সাহাবিরা বায়াত করে খুশি এবারে যুদ্ধ করব আমরা তারপরে মক্কা হয়তো বিজয় করব দেহের সঙ্গে রহু থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না স্তব্ধ হব না আমরা ফিরে যাব না এই বায়াতের খবর যখন পৌঁছে গেল মক্কার লোকদের কাছে তখন তারা বুঝতে পারছে সর্বনাশ এইবারে তারা সন্ধি করার জন্য আসলো এবারে চুক্তি হওয়া শুরু হলো চুক্তি ধারা হল একটা এই যে জন্য আমি বলছি এই বছর আপনারা অমরা করতে পারবেন না এইবার মক্কা ঢুকতে পারবেন না এবার ফিরে যেতে হবে আগামী বছর আসবেন তিন দিন থাকবেন এই চুক্তি পাশ হয়ে গেল এরপরে আল্লাহ নবী সাহাবিদেরকে বলছেন তোমরা সবাই হেরাম খুলে ফেলো কোরবানির পশুগুলো এখানে জবাই করে দাও মদিনে ফিরে দেবো আমরা অমর বিন খত্তা খেপে গেলেন আল্লাহর নবীকে ডাইরেক্ট গিয়ে বলছেন ইয়া রাসুল্লাহ আপনি কি হকের উপরে নন আমাদের দিন কি সত্য নয় আমাদের কোরআন কি সত্য নয় আমরা যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাই তাহলে কি আমরা জানাতে যাব না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আনা রসুল্লাহ অমর আমি আল্লাহর রসুল যা করছি বুঝে বলছি শান্ত হয় নাই গেছে আবু করে গেছে আবু বকরকে বললো আবু কর আমাদের নবী কি সত্য নবী নন আমাদের দিন কি সত্য দিন নয় আমরা কি হকের উপরে নই আমাদের যদি কেউ মারা যায় তাহলে জাননাতে যাবে ওদের কেউ মারা যায় জাহান নামে যাবে বিষয়টা এরকম নয় আবু বকর সিদ্দিক আল্লাহ মানে নবীর যে উত্তর একই উত্তর বলছেন হুয়া রাসুল্লাহ তিনি আল্লাহর রসুল ওসমা অমর চুপ হয়ে গেলেন এখান থেকে আল্লাহ নবী সালাম সাহাবিদেরকে হুকুম দিলেন কোরবানি করে ফিরে গেলেন আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী যেখানে তিন দিন পর্যন্ত অবস্থান করলেন চোদ্দশো সাহাবায় কেরাম যেখানে অবস্থান করলেন আল্লাহর নবী যেখানে বসে বয়াত নিলেন বয়াতের দোয়ান যেটা সম্পর্কে কোরআন আপনাদের হয়ে গেছে কোরআন বলছে আল্লাহ তালা মমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যখন তারা সাজারা যখন তারা গাছের নিচে বসে আপনার হাতের উপর হাত রেখে বায়াত করছিল আল্লাহ তারা শুধু এ পর্যন্ত বলছেন তাদের হাতের উপরে আল্লাহর হাত ছিল ধরে বলুন সুহান আল্লাহ এত মজবুত পাকা অঙ্গীকার রোগ বায়াত হলো আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহর নবী এবং সাহাবিরা কষ্ট করে মদিনার থেকে মক্কার কাছে আসলেন ওইখানে কি কাবা গেছিল কি নিষ্ঠুর কাবা আল্লাহর নবীর জন্য গেল না আবু গ্রমরের জন্য গেল না চোদ্দশো সাহাবিদের জন্য গেল না আর রাবিয়া বসরিকে আগাই এনার জন্য চলে গেছে কাবা ভাইরা আমার কত কিছু বলবো আরো কাহিনী আছে না আমরা ছোটবেলায় পড়েছি রব্বি এলমা রব্বি সেদিনই কোরআন শরীফ পড়েনি আপনারা সবক অসা পড়াইছে মৌলবী সাহ কি রব্বি জিদিনি এলমা আল্লাহ আমার এলেম বাড়াইয়ে দাও আর পীর সাহেবদের কাহিনীতে আছে এলেম কমাও ঠিক না ওই এক আলেম গেছে ফখরুদ্দিন রাজি মুরিদ হওয়ার জন্য গেছে খাজা ওবায়দুল্লাহ হারের কাছে তো বলছে যে দেখো তোমার অনেক এলেম এলেম কমাইতে হইবে তো সে নাকি জঙ্গলে গেছে জঙ্গলে গিয়া চিন্তা করে বসে থাকবো গাছের পাতায় পাতায় লেখলো লেখতে লেখতে তার তাফসির কাবির হয়ে গেছে আট বছর পর যখন আবার আসলো পীর সাহেব তখন দেখলো এলেম তো আরো বাস আগের চেয়ে তো তোর মনিত বানান যাবে না এলেম কুমাইয়াস আবার জঙ্গলে গেল এর মধ্যে মৃত্যু এসে গেছে তখন শয়তান আসছে শয়তান নাকি দলিল দেয় সে কাটে একশো একটা দলিল কাটা শেষ হয়ে গেছে শেষে ওই পীর সাপ দেখতে পাইল তখন লোটা ফিকে মারছে বিনা করে আল্লাহ এক এই যে বললার পরে লোকটা ইমান নিয়ে মারা গেছে পীরের কাছে না গেলে তো বেইমানই মরতে হইতো বুঝাই দিল লোকদেরকে আমার ভাইয়েরা এই মিথ্যা কাহিনী বলে আল্লাহর হুকুমের সাথে ডাইরেক্ট সংঘর্ষী আল্লাহ বলছেন রব্বি জিদনি এলমা বলো কুল বলো রব্বি জিদনি এলমা আল্লাহ এলেম বাড়াইয়া দাও আর ওইখানে কাহিনীতে বলে এলেন কমাইয়া আসো এলেন কমাইয়া আসো এরপরে পীর সাহেব দেখলো কি করে এই যে দেখা আমার ভাইয়েরা আল্লাহ সুবাহান আলিম বিদাত সুদূর সবকিছু জানা একমাত্র কে এই জন্য বলছি আল্লাহর নবী যখন লাইলাহার দাওয়াত দিলেন মনে আছে না লাইলাহা ইল্লাহ এই দাওয়াত এখনো যে ব্যক্তি দিবে মক্কার কুফাররা যেরকম খেপে গিয়েছিল এরকম আমাদের যুগের লোকেরাও কি হবে ক্ষিপ্ত হবে দুই প্রকার লোকেরা ক্ষিপ্ত হবে এক প্রকারের শাসক আর এক প্রকারের কি যাজক মানে আলেম সব আলেম না যে আলেমরা এরকম নিজেরা আল্লাহর আসনে বসে আছে নিজেরা কি নিজেরা আল্লাহ হয়ে গেছে কারণ আল্লাহর কাজগুলো যারা করে তারা কি লাইলাহা বলে আমরা বাতিল আল্লাহকে বর্জন করছি সেই বাতিল আল্লাহগুলো কারা চিনা লাগবে না বাতিল আল্লাহগুলো হচ্ছে ওরা যারা আল্লাহর হুকুম বাতিল করে নিজেরা বরং আইন তৈরি করে তারা কি তারা আল্লাহ হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ হয়ে যায় লাইলাহা বলে ওদেরকে বাদ দিচ্ছি আমরা লাইলাহা যে না তোদেরকে আমরা মানি না এখন এইরকম আল্লাহ আমাদের দেশে আছে বহু ফেরাউন আল্লাহ দাবি করছিল না এই ফেরাউন আল্লাহ দাবি করেছিল যেরকম আমাদের সমাজ এরকম বাতিল আল্লাহ আছে দেখাবো আসেন এক একটু দেখাই কিছুটা আল্লাহ সুবাহ কোরআনে বলছেন আল্লাহ তারা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করেছেন হুকুম দিচ্ছেন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে এবারে আমার দেশের একদল মানুষেরা বলল এই আইনে আল্লাহ তালা নারীদেরকে ঠকিয়েছে আল্লাহ তালা ঠিক ইনসাফ করে নাই নারীদের অধিকার হরণ করেছে এই জন্য আইন থেকে বদলাইতে হইবে সমান করে দিতে হবে এরকম করছে না তাহলে যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করলো তারা আল্লাহ দাবি করলো কিনা লা বলে এই আল্লাহদেরকে বর্জন করতে যে আমরা তোমাদেরকে মানি না লা তোদেরকে আমরা মানি না এখন বুঝতে পারছেন আল্লাহ কেমন হইল ও আমার ভাইয়েরা ঢুকে পড়ছে এখন একটু বলতেই হয় আল্লাহ তারা নারীদেরকে অর্ধেক কেন দিলেন এটা একটা প্রশ্ন তাই না আরো কিছু প্রশ্ন আছে পর্দার হুকুম দিল কি জন্য তারপরে তালাক দেওয়ার ক্ষমতা পুরুষকে দিল মেয়ে লোককে দেয় নাই কেন তারপরে পুরুষরা চারটে বিয়ে করতে পারে মেয়ে লোকেরা কেন একটা বিয়ে করবে এইসব প্রশ্ন আছে না একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছেন আমি কারণ না বললে আপনারা এগুলো বিভ্রান্তি থেকে যাবে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে পরিষ্কার করে দিয়েছেন মেয়ে লোকদেরকে অর্ধেক কেন দিলেন আমি একটু আগে বুঝেই নি আপনি মনে করুন আব্দুর রহমান আপনার নাম আপনার একটা ছেলে একটা মেয়ে আছে এই দুইটা ছেলে মেয়ে রেখে মনে করেন আমাদের হাদি মোবারক সাহেবের একটা ছেলে একটা মেয়ে উনি তিন লাখ টাকা রেখে মারা গেল এখন তিন লাখ টাকার মধ্য থেকে ছেলে কত পাবে দুই লাখ ইসলামের হুকুম অনুযায়ী আল্লাহ হুকুম অনুযায়ী দুই লাখ পাবে আর মেয়ে কত পাবে এক লাখ এবারে উনি মারা গেলেন ছেলে মেয়ে দুইটা বিয়ের উপযুক্ত হল মেয়েটাকে বিয়ে দেওয়া হলো বিয়ে দিলে পরে সে স্বামীর ঘরে গেল স্বামী তাকে পঞ্চাশ হাজার টাকা মোহর দিল এখন তার সম্পত্তি কত হইল দেড় লাখ অপরদিকে ছেলেটা বিয়ের উপযুক্ত হইল ছেলেও বিয়ে ঠিক করে মেয়েকে বিয়ে করলো বিয়ে করে পঞ্চাশ হাজার টাকা মোহর দিল এখন তার কত আছে এখন ওই যে তার বোন আর ছেলে সমান হয়ে গেছে কিনা কিন্তু এরপরে দেখেন পার্থক্য করে বোনটা বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামীর ঘরে চলে গেল এখন তার নিজের কোনো খরচা নাই ওর সোনো পাউডার তেল সাবান কাপড় চোপড় সবগুলো কার দায়িত্বে স্বামীর দায়িত্বে আর অপর দিকে ওই যে ছেলেটা বিয়ে করলো তার খরচা আছে কিনা এখন তার নিজের খরচা চালাইতে হইবে বউয়ের শাড়ি কিনতে হবে স্বর্ণ কিনতে হবে সোনো পাউডার কিনতে হবে ঘরের বাজার করতে হবে তাহলে এখন মেয়েটা জিতলো না ছেলেটা ঠকলো কোনটা মেয়েটা জিতে গেল এই জন্য মনে রাখতে ইসলাম যে ভাগ করেছে কি সুন্দর এরপরে চিন্তা করে মহিলারা চার জায়গায় ছেলেদের তুলনায় অর্ধেক পায় দশ জায়গায় সমান পায় আর বারো জায়গায় মেয়ে লোকেরা পায় পুরুষরা পায় না মানে সব বয়ন করতে আপনার মাথায় ধরবে না আর বারো জায়গায় মেয়ে লোকেরা বেশি পায় কি পায় মানে পায় আর পুরুষরা পায় না এরকম বারোটা জায়গা আছে তাহলে এখন সব মিলাইলে পরে ইসলামকে মেয়েদেরকে ঠকাইছে না জিতেছে জিতেছে না এরপরে খেয়াল করেন মেয়েদের তিনটা জীবন কয়টা জীবন মেয়েদের প্রথম জীবন হল মেয়ে যখন মেয়ে থাকে তখন বাপের ঘরে খায় ঠিক কিনা বাপের দায়িত্বে তার খাওয়া দাওয়া কাপড় টাপড় সোনো পাউডার সব বাপের দায়িত্বে এরপরে যখন বিয়ে হয়ে গেল তখন কি তখন বউ স্বামীর দায়িত্বে খাওয়া দাওয়া এরপরে যখন বুড়ো হয়ে গেল হয়তো স্বামী মারা গেল এখন সন্তানের দায়িত্ব খাওয়া দাওয়া করানো এখন মা এখন কি মা তিনটা জীবন কটা জীবন আল্লাহ তারা কি গুরুত্ব দিয়েছেন মেয়ে যখন থাকে তখন হাতিতে বলা আছে এক যুগে মেয়ে হওয়াটাকে অপরাধ মনে করতো এখন ইন্ডিয়াতে যা আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি আমি দেওবন্দের ছাত্র আমি প্রথমে দাওয়া করেছি জামিয়া রহমানিয়া ঢাকা যেখানে আমি মহাদ্দিস ছিলাম হাদিস পড়াইতাম ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম এরপরে আমার দেওয়াবন্দে ফার্স্ট ক্লাস হয়েছি দলা মুক্তি উঠান থেকে এই যে দেওয়াবন্দে পড়ার সময় ইন্ডিয়াতে দেখেছি তাদের কালচারগুলো ইন্ডিয়াতে মেয়েদেরকে কোন সম্পত্তি দেওয়া দূরের কথা মেয়েরা বাপের সম্পত্তিতে ভাগ পায় না এই জন্য হিন্দু মেয়ে হওয়া মানে এটা গজব হওয়া মেয়ে বিয়ে দেওয়ার সময় তাকে সয় সম্পত্তি যা দেওয়ার একবারে দিয়ে বিদায় দেয় ঠিক কিনা এইখান থেকে আমাদের সমাজে যৌতুক প্রথা এসেছে হিন্দুরা দেয় ওইটা থেকে মুসলমানরাও দেয় এই যৌতুক প্রথার জন্ম দিয়েছে হিন্দুরা ঠিক না এরপরে হিন্দু ধর্মে একটা মেয়ে যদি বিয়ে হয়ে গেল আজকে বিয়ে হল কালকে স্বামী মারা গেল মারা যাওয়ার পরে ওই মেয়ে আর বিয়ে বসতে পারবে বিধবা বিয়ে বসতে পারবে বিধবা বিয়ে বসতে পারবে না মাছ মাংস খাইতে পারবে না ভালো রঙিন কাপড় পরতে পারবে না বিয়ে সাজিতে যাইতে পারবে না ও অলক্ষী ও কি অলক্ষী হয়ে গেছে এরপরে যদি আরো যদি স্বর্গে যাইতে চায় তাহলে স্বামীর চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে ঠিক কিনা কলকাতা এক ঘটনা ঘটল এক যুবতী মেয়ে এরকমভাবে সে যখন নাকি মারা গেল তার স্বামী মারা গেল স্বামী মারা যাওয়ার পরে বোনের ফতুয়া হল যে তাকেও চিতায় আত্মদিতে মরতে হবে স্বামীর চিতায় মরতে হবে যখন ঝাঁপ দিয়ে পড়ল শাড়িটা পুড়ে গেল জীবন্ত মেয়েটা উলঙ্গ হয়ে গেছে ভাই ছিল সামনে ভাই আগুনে ঝাঁপ দিয়ে বোনটাকে করে নিয়ে ওখান থেকে দৌড় এখন তো হিন্দু তোমার তোমার খেপে গেছে এটা একেবারে নরক হয়ে যাবে এরপরে সে প্রতিবাদ করল যেই সমাজ এই ভাবে ধর্ম যায় সেই ধর্ম আল্লাহর কোন ধর্ম হতে পারে না সঙ্গে সঙ্গে তারা কালেমা করে ইসলাম গ্রহণ করেছে আমার ভাইয়েরা ওইখানে গিয়ে শিখাও নারীদেরকে ঠকিয়েছে তারা যারা নারীদেরকে বিয়ে বসার অধিকার দেয় না স্বামী মারা গেলে পরে ওদেরকে শিখাও যারা নারীদেরকে নিরামিষ খাওয়াতে বাধ্য করে ওদেরকে শিখাও যারা নারীদেরকে স্বামী মারা গেলে পরে কোনো বিয়ে অনুষ্ঠানে বারো অনুষ্ঠান যেতে দেয় না আমাদেরকে শিখাবার দরকার নাই আমাদের নবী পরিষ্কার বলেছেন যেই ব্যক্তির তিনটা মেয়ে হবে এবং ঠিক মতো লালন পালন করে বিয়ে শাদি দিবে আমি আল্লাহর রসুলাম তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম সাহাবারা বললেন দুইটা মেয়ে হয় বলে হ্যাঁ দুইটা মেয়ে হলো তার জন্য একই গ্যারান্টি আমার ভাইয়েরা ইসলাম মেয়েদেরকে কত মূল্য দিয়েছে এরপরে স্ত্রী স্ত্রী হলে কেমনে চালাইবা তার বিস্তারিত হাদিসে বলা আছে আল্লাহ রসুল বলেছেন মেয়েদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি দিয়ে তা আবার একেবারে বাম পাজরের উপরে হাড্ডি দিয়ে ওটা সোজা করতে যাইবে না সোজা করতে গেলে ভেঙে যাবে ভেঙে যাওয়া মানে তালাক ওদেরকে বাঁকা রেখেই কাজ দাও ওরা তোমাদের খাদেন তুমি আল্লাহর কালেমার মাধ্যমে ওদেরকে বিয়ে করেছ ওদেরকে মারধর করবে না মারধর যদি করতে একান্ত কতটুক করবে দাগ করতে পারবে না চেহারায় মারতে পারবে না হাতে মারতে পারবে না এরকম শরিয়াতে খাস করে দিয়েছে আল্লাহ রব্বুর আলমিন বলেন আল্লাহ আল্লাহর চূড়ান্ত ঘোষণা হচ্ছে আল্লাহ ছাড়া তোমরা আর কার ইবাদত করতে পারবে না এরপরেই বলছেন এরপরে আল্লাহর ইবাদত করার পরে কোন পীরের কথা বলেন নাই আল্লাহ তারা বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা তোমার পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করবে ভালো ব্যবহার করবে যদি পিতা পিতামাতা উভয়জন অথবা কোন একজন বৃদ্ধ অবস্থায় তোমার কাছে পৌঁছায় বৃদ্ধ অবস্থায় থাকে তাহলে খবরদার তাদের আচার ব্যবহারে পালা তাকুল্লাহমা তানহারুমা তাদেরকে উফ বলো না ধমক দিয়ে কথা বলো না আর আমার দেশে করে কি মা বাপ যদি অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায় তোর খতনে খাজে গান পড়ায় যে তাড়াতাড়ি মরুক ঠিক কিনা হুজুরকে ডাইকা পড়ায় তো খতনে খাজে গান পড়েন খাজে গান পড়েন এই জন্য যে যদি হায়াত থাকে ভালো হইত আর হায়াত না তাহলে মরিয়ে যাক এই তো পড়ায় না আল্লাহর নবী এই দোয়া শিখেছেন এই খতনে খাজা গান দুরুদে নারিয়া এই সমস্ত দুরুদ হাতিছে নাই দুরুদে হাজারি দুরুদে নারিয়া আরো কি কি দুরুদ আছে না এই সমস্ত দুরুদ কোন হাদিসে হাদিসের দুরুদ পড়বেন মানুষের তৈরি করা দুরুদ পড়বেন না বলতেছিলাম যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হুমা ফলা ফালা হুমা উফিন ওলা ওয়ালা হুমা পিতা পিতামাতা উভয়জন অথবা কোন একজন যদি তোমার কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় খবরদার খবরদার তাদের কোনো ব্যবহারে তাদের কোনো আচরণে তুমি উফ শব্দ বলো না ওয়ালা তানহার হুমা এবং তাদের ধমক দিয়ে কথা বলো না অকুল্লাহুমা কৌলান কারিমা তাদের সঙ্গে নম্র নম্রভাবে কথা বলো বিনয়ের সাথে কথা বলো অফেদ লাহুমা জানা হাজুল্লিমিনার রহমা তোমার বৃদ্ধ পিতামাতার খ্যাতমতের প্রয়োজন আছে তুমি খ্যাতমতের ডানা বিনয়ের ডানা দয়ার ডানা তাদের সামনে বিছিয়ে দাও আর যখন তারা মরে যায় দোয়া করো অপুর রব্বের হামহোমা কামার আব্বায়ানি সবেরা ও আমার আব্বুল আলমিন আমার পিতামাতা আমাকে যেভাবে শিশু অবস্থায় ছোটবেলায় আমাকে লালন পালন করেছে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবেসে আমাকে লালন পালন করেছে আমার পিতা মাতাকে সেইভাবে লালন পালন করেছে বলুন কি সুন্দর শিখানো দোয়া আল্লাহ নবী শুধু মুসলিম হলেই না অমুসলিম মাদেরকেও সম্মান করতে বলেছেন আল্লাহ নবী বিশিষ্ট সাহাবি আবু হরায় রাজি আল্লাহ আনহু একবার সকালবেলা এসে নবীর দরবারে কান্না জুড়ে দিলেন আল্লাহ নবী বলেন আবু হরায় কাঁদছ কি জন্য আমি ইসলাম গ্রহণ করেছি আমার মা বসে মোশেকা ইসলাম গ্রহণ করে নাই আমি গত রাতে আপনার দরবার থেকে যেতে দেরি করেছি আমার মা জিজ্ঞেস করল আবু হরারা থেকে এসেছ আমি বললাম এমন এক মহান ব্যক্তির দরবার থেকে এসেছি যার কদমে থাকতে পারলে মানুষ নিজেকে ধন্য মনে করে সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দরবার থেকে এসেছি আমার মা আপনার নাম শোনা মাত্র জলে উঠল রেগে গেল আমাকে মারতে শুরু করল মারতে মারতে রক্ত বের করে ফেলেছে ইয়ারা সুরাল আমি সেজন্য কাঁদছি আল্লাহ রে কি বললেন আল্লাহ রে বললেন আবু হরায়রা তোমার মা তোমাকে মেনেছেন আমি সেজন্য তোমাকে কি করতে পারি তোমার মায়ের বিরুদ্ধে আমি বদ্ধ করতে পারি না আল্লাহ নবী সাহাবি আবু হরারা বলেন ইয়ারসুরাল্লাহি আমি মায়ের বিরুদ্ধে আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই আপনার কাছে বদোয়া চাওয়ার জন্য আসি নাই আমি জানি আপনি আল্লাহর রসুল আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন যদি আল্লাহ তারা হেদায়ত নসিবে রাখেন হয়তো আমার মাকে আল্লাহ হেদায়ত দিতে পারেন আল্লাহর নবী এবার আবু হরার মায়ের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ উম্মাহাদি উম্মা বি হরায়রা আল্লাহ তুমি আবু হরার মাকে হেদায়ত নসিব করে হেদায়ত দান করো আল্লাহ নবী দোয়া করলেন আবু হরার জোরে দৌড় দিলেন সাহাবাহিক তাকে ফিরাবার চেষ্টা করলেন কেন দৌড়াচ্ছ শিক্ষিত মানুষ কখন দৌড়ায় না ফিরাবার চেষ্টা করলো সবাই আবু হরায়রা এটা সহি নাই হাতুর কথা নাই এটা আমি এটা বলিও না হাতুর কথা হাদিসে নাই আমি বলিও না আমি বললাম কি দোয়া করতে লাগলেন দোয়া কথা আছে আল্লাহ দোয়া করতে লাগলেন আবু হরারা দৌড়ালেন সাহবায় কেন আবু হরা একটু থামো কেন দৌড়াচ্ছ কি হয়েছে তিনি বলে আমাকে দৌড়াতে দাও আমি দেখতে চাই আমি কি আল্লাহর আর আমি কি আমার মায়ের কাছে আগে পৌঁছতে পারি নাকি আমার রাসুলের দোয়া গিয়ে আমার মায়ের কাছে আগে পৌঁছে আবু হরারা দৌড়ে গেলেন ঘরের দরজা বন্ধ দেখতে পেলেন আবু হরারা বলেন মা ডাক দিলেন এবার মা বলল আবার একটু অপেক্ষা করুন আবু হরায়রা বললেন আমি মায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছি মায়ের আওয়াজের মধ্যে সেই সিরিকের গন্ধ নাই কর্কশতা নাই আর আগান্বিত ভাব নাই নম্র বলেন আবু হরায় অপেক্ষা করো আমি গত রাতে তোমাকে প্রহার করে লজ্জা পেয়েছি তুমি তো কোনো খারাপ লোকের কাছে যাও নাই আমিও তার কাছে যেতে চাই আমিও পড়তে চাই ইলাহা ইল্লাহু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ভাইরা আমার আমি মায়ের অস করতে গেলে সময় লাগবে এগুলো আপনারা অনেকটা জানেন আমি ইঙ্গিত দিচ্ছিলাম যে ইসলাম মায়ের জন্য কি মূল্য রেখেছে আল্লাহ রবি নিজেও খ্যাতমত করেছেন মায়ের খ্যাতমত করার সুযোগ হয় না অনেক কাহিনী আছে দুধ মায়ের সঙ্গে কি আচরণ করেছেন মা বাবার সঙ্গে কিভাবে করতে হবে সে শিক্ষা দিয়েছেন আমাদের বুঝতে হবে যে ইসলাম মায়ের জন্য মেয়ের জন্য স্ত্রীর জন্য আলাদা আলাদা মর্যাদা দিয়েছে নারীদেরকে এইভাবে মর্যাদা দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ইসলাম কেন পর্দার হুকুম দিল বাইরে আমার পর্দার হুকুম দিয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে বাতিগুলো জলে কয়টা তার আছে দুইটা তার আছে দুইটা তার ছাড়া বাতি জ্বলবে এখন এই দুইটা তারে পর্দা লাগানো আছে কিনা রাবারের পর্দা লাগানো আছে এই পর্দা যদি কেউ না মানে পর্দাটাকে উঠাইয়ে দেয় তাহলে কি বাতি জ্বলবে না আগুন লাগবে এই পর্দা দুটোকে তার দিয়ে জড়া তার পর্দা দিয়ে জড়ানো এই তার দুটো নির্দিষ্ট নিয়মে এখানে লাগাতে হবে তারপরে বাতি জ্বলবে আলো দিবে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে দুইটা ভাগে সৃষ্টি করেছেন শুধু মানুষকে না সব প্রাণীকে আলাদা আলাদা সৃষ্টি করেছেন একদল পুরুষ একদল মেয়ের লোক আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম লেবাসুল্লাহ হুন্না পুরুষরা মেয়ে লোকদের জন্য মেয়ে পুরুষের জন্য পোশাক সমতুল্য একজন আলোচনা সম্পূরক একজনকে সারা চলতে পারবে না এখন এই মেয়ে লোকরা পুরুষরা ছাড়া যে সমাজ চলবে না এজন্য এদেরকেও একসাথ হতে হবে কিন্তু সেখানে যে কোনো জায়গায় একসাথে চলবে না মিললে চলবে না পর্দা দিতে হবে পর্দা দিয়ে তাদেরকে নির্দিষ্ট নিয়মে বিয়ে করতে হবে তারপরে মিলতে হবে তাহলে তাদের থেকে আলোকিত মানুষ তৈরি হবে এজন্য পর্দার হুকুম দিয়েছেন আমার ভাইয়েরা এই পর্দার হুকুমটা আল্লাহর পরে স্পষ্ট বলা আছে কোরআন বলছে يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن هي النبي আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে জেলবাব করে নেয় পর্দা ঝুলিয়ে দেয় এই পর্দা করে লাভ কি আল্লাহ বলছেন যদি পর্দা তোমরা করো তাহলে তোমাদেরকে কেউ উত্তপ্ত করতে পারবে না তোমাদেরকে কেউ করতে পারবে না তোমাদের এসিড মারতে পারবে না শাড়ি ধরে টান দিতে পারবে না হুকুমটা কার এখন যদি কেউ বলে আল্লাহ তারা পর্দার হুকুম দিয়ে নারীদেরকে ঠকিয়েছে সে ব্যক্তি আল্লাহর ভুল ধরল কিনা এই জন্য পর্দার বিধানকে বাতিল করলো বাতিল করে নিজের আইন তৈরি করলো পর্দা করা চলবে না তারা ভুল ধরল কার এরা আল্লাহ হয়ে গেছে কিনা এরা নিজেরা কি দাবি করলো এই আইন কানুন তৈরি করার কাজটা কার আল্লাহটাকে বাদ দিয়ে যারা নিজের আইন তৈরি করলো তারা আল্লাহ হয়ে গেছে কিনা লাইলা আমাদের এই আল্লাহদেরকে বর্জন করতে হবে এবারে আসুন আমরা এক এক করে দেখা আমি সবগুলো বিস্তারিত বলতে পারতেছি না তাছাড়া এই মসজিদে এই ওয়াজ করার জায়গাও না আসলে আমাদের ভাইয়েরা আল্লাহ তারা আরো বলেছেন নিশ্চয় মদ জুয়া মূর্তি এবং ভাগ্য নির্ণয়ের লটারি এগুলো শয়তানের কাজ কার কাজ আল্লাহ বলছেন ফাজে তানিবহ এ তোমরা এগুলোতে সম্পূর্ণ বর্জন করো মদ ইসলামে হালাল না হারাম আমাদের দেশে যদি মদের লাইসেন্স থাকে সরকারের খাতায় তাহলে এটা কি হালাল না হারাম হালাল সরকার কাছে হালাল সরকারের মদের দোকান আছে সরকারি মদের কারখানা আছে ফাইভ স্টারে মদ বৈধ লাইসেন্স দেওয়া কি দেওয়া আল্লাহ তারা যে মদকে হারাম করেছেন এই মদের যারা লাইসেন্স দিয়ে হালাল করে এরা কি এরা কি মুসলিম হয়ে গেছে না কাফের হয়ে গেছে এরা আল্লাহ রসুন বসে গেছে কিনা এগুলো বুঝতে হবে এবারে আসুন সুদ ইসলামে হালাল না হারাম আমার দেশে ব্যাংকে সুদ হালাল না হারাম হালাল সরকার লাইসেন্স দিছে লাইসেন্স দেওয়া মানে কি হালাল করা বৈধ সরকারের খাতায় সুদ হারাম কোনটা জানেন এই যে গ্রামে সুদের টাকা দেয় না লাইসেন্স বিহীন গ্রামের সুদের মহাজন এগুলো সরকারের খাতায় হারাম অবৈধ কারণ লাইসেন্স নাই আর যত ব্যাংকের সুদ আছে Sonali bank Rupali bank Pubali bank Janata bank এরকম গ্রামীণ ব্যাংক আশা ব্যাংক এরকম ভাবে ব্রাক ব্যাংক যত আছে এই সবগুলো লাইসেন্স আছে কিনা তো লাইসেন্স আছে এই জন্য সরকারের খাতায় বৈধ মানে হারাম বৈধ মানে কি আল্লাহ করলে সুদ হারাম সরকার করলো কি হালাল এখন এটা যারা করলো তারা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে এরকম ভাবে যে না ইসলামে হালাল না হারাম আল্লাহ তারা বোঝের পড়া স্পষ্ট তোমরা জেনার বিচারের কাছেও যেও না এটা বড় আরাম কাজ বেহায়াপনা কাজ অশ্লীল কাজ আমাদের সরকারের খাতায় পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ কি এবং তাদের নাম যৌন কর্মী তাদের নাম কি কর্মী বেশা জেনা করার জন্য সরকারিভাবে লাইসেন্স দিয়ে পতিতালয় খোলা আছে ঠিক কিনা আল্লাহ রাব্বুর আলম বলেন জেনা হারাম আমার সরকার বলল জেনা হালাল বৈধ লাইসেন্স থাকলে বৈধ সরকারের খাতে অবৈধ কোনটা জানেন জোর করে যদি কথা অবৈধ আর যদি দুইজনে দুইজনের সন্তুষ্টিতে করে তাহলে অবৈধ না এটাকে ধর্ষণ বলে না ও আমার ভাইয়েরা এমনি ভাবে আল্লাহ রব্বুর আলমিন জেনার জন্য বিচার করেছেন কোরআনে আছে ব্যবিচারী নিয়ে ব্যবিচারী পুরুষ হোক আর মেয়ে লোক ওরা জেনা করলে পরে অবিবাহিত হলে পরে ওদেরকে একশো দররা মারো আর যদি বিবাহিত হয় তাহলে ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওদের রক্ত মাংস হাড্ডিগুলো এগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা দিয়েছেন কে এই আইন আছে দেশে আপনি এখানে করেন না দেখবেন যে পুলিশ ধরবে তবে এইরকম করার নিয়মও নাই এই জন্য অনেকে স্লোগান দেয় না আলো করান আলো ঘরে ঘরে জানো আমি এগুলো ঘুরেই দিই তুমি আলো করান আলো ঘরে জানো কেমনি ঘুরাইবা সরকার এসে দিবেই দিবে তুমি এইখানে চোরে হাত কাটবা পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে ঠিক কিনা তোমার আলো নিবেই দিবে আলো করেন আলো জ্বালাইটা নিবেই দিল তুমি একটা জেনাকার ধরে পাথর মারলা তোমার কি করবে পুলিশ ধরে নিয়ে যাবে এই জন্য আলো সংসদে জ্বালো কোথায় জ্বালাতে বাকি সংসদে জ্বালাইতে হইবে আদালতে জ্বালাইতে হইবে এরপরে তোমার ঘরে ঘরে জ্বলবে ঠিক কিনা আমার ভাইয়েরা এবারে আসুন আল্লাহ রাব্বুল আলমিন চোরের জন্য বিচার দিয়েছেন কোরআনে আছে আর সারে কুমার সারে কাতু চোর চাই পুরুষ হোক চাই নারী হোক যদি চুরি করে ধরা পড়ে ওদের হাত কেটে ফেলো আইন দিয়েছেন কে এ আইন না দেশে এখন আপনি চোরে হাত কাটেন পুলিশ কি করবে আপনাকে ধরে নিয়ে যাবে তাহলে বোঝা গেল আল্লাহর এই সমস্ত আইনগুলো বাতিল করছে কিনা আল্লাহ আইন বাতিল করলো নিজেরা বিকল্প আইন তৈরি করলো এরপরে মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা মেয়ে লোকদেরকে ওই যে চারটে বিয়ে করা এসবগুলো জায়জ করতেছে এখন এই জন্যই এখন দেখবেন আস্তে আস্তে ওই যে মায়ের নাম লেখায় দেখবেন আগে খাতাপত্রে শুধু বাপের নাম লেখা হতো এখন কি দেখায় মায়ের নাম লেখায় কারণ আছে কতগুলো এই মায়ের নাম লেখার পর উদ্দেশ্য সামনে অনেক আস্তে আস্তে বাপের নামের পরিচয় যেন না থাকে বিদেশে বাপের পরিচয় নাই কারণ মা এক কিনাবে বাপ কি আর এক নামে মা একটা পুরুষের সঙ্গে আছে স্বামী আর একটা মহিলা নিয়ে আছে ঘরের স্ত্রী তার স্বামীকে বলে তুমি আজকে আর ঘরে যাও আমার বয়ফ্রেন্ড আসবে স্বামী যদি বাধা দেয় তাহলে এসে পুলিশ ডাকবে পুলিশ আসে বলবে এই বেটা তুই কেন তোর স্বামীকে বাধা দিবি স্ত্রীকে বাধা দিবি সে দশটা পুরুষ থাকবে তুই বাধা দিতে কে ও আমার ভাইয়েরা আমার দেশে ইসলামিক পরিবেশ থাকার কারণে স্বামীরা স্ত্রীরা মেয়েদের স্বামীদেরকে খেদমত করে ঘরে একটা পারিবারিক বন্ধন আছে এইটাকে ধ্বংস করার জন্য এহুদি খ্রিস্টানরা এই পর্দার বিধানকে বাতিল করে ঘরে ঘরে মেয়েদেরকে নামাইতেছে কি সুন্দর মেয়েদেরকে বুঝাইছে পর্দা দিয়ে তোমাদেরকে ইসলাম অধিকার হরণ করেছে এখন অধিকার হরণ করলো কিভাবে সেইটা বুঝাবার জন্য মেয়েদের রাস্তা নামাইল রাস্তা নামাই এখন মাটির কাজ করা ঠিক কিনা ইসলাম কি সুন্দর করেছে ইসলাম বলল অকারনাফি বুয়ুতি কুন্না ওয়ালা মেয়ে লোকেরা তোমরা ঘরে অবস্থান করো পুরুষরা বাইরে কাজ করবে কর্মস্থল ভিন্ন অধিকার তো আগেই বললাম মেয়ে লোকের ইসলাম অধিকার সমান দেয় নাই বরং অধিকার মেয়ে লোকদেরকে পুরুষের চেয়ে অনেক বেশি দিয়েছে সেই সেইগুলো ঠিকমত দেয় না ইসলাম যা দিয়েছে তাকে ঠিকমত দেয় নাকি বাপ মারা গেলে ভাইরা ইসলামের যতটুক দেওয়া আছে যে দেয় ঠিকমতো দেয় না আমার ভাইরা এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ কেন পর্দার বিধান দিলেন সেটা আমরা আলোচনা করলাম পর্দার বিধান দিয়ে আল্লাহ তারা নারীদেরকে ইজ্জত দিয়েছেন যাতে করে পুরুষরা এদেরকে ধরতে না পারে ছুঁইতে না পারে একটা লোক যখন পিপাসায় কাতর হয় পানি পাওয়া যায় না তখন পঞ্চাশ টাকা দিয়ে হলে একটা ডাব কিনে খাইছে কিনা আর যদি ফ্রি পাওয়া যায় কিনবে কেউ ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহান মানুষের মধ্যে যৌবন দিয়েছেন পুরুষদের মধ্যে যৌবন দিয়েছেন এরপরে বলছেন মেয়েদেরকে পর্দা করো পর্দা করলে ছেলেরা তোমাদেরকে নাগালে পাইবে না টাকা পয়সা দিয়া বিয়ে করবে ঠিক কিনা আর যদি আর যদি ফ্রি পাওয়া যায় তার বিয়ে করবে কেউ ওই যে এক লোক নতুন কলা গাছ লাগাইছিল নতুন বাড়ি তো নতুন বাড়ি নতুন বড় বড় কলা হয়েছে সাগর কলা চিন্তা করলো নলি গ্রামের লোকেরা কিনে খাবে না বরগুনা নিয়ে যায় বরগুনা নিয়ে বিক্রি করার জন্য বসলো আর চিন্তা করলো মানুষের খাইতে কষ্ট হবে সোলা ফালাই দিয়ে সোলাগুলো ফালাইয়ে বিক্রি করতে বসছে এখন আশপাশের যত কলা সব বিক্রি হয়ে গেছে ওর নতুন বাড়ির বড় কলার কাছে কেউ আসে না এবারে চিৎকার মারল যে ভাইরা তোমাদের কি হলো আমার নতুন বাড়ির নতুন কলা বড় কলা মিষ্টি কলা কেন খাচ্ছ না লোকেরা বলল যে এটা তোমার সোলা নাই পর্দা নাই তো সোলা তোমাদের সুবিধার জন্য ফেলে দিয়েছি দেখো আমাদের সুবিধার জন্য আর করো আর যাই করো তোমার কলায় ছোলা নাই এই কলায় মাসি বসেছে মশা পড়েছে ধুলাবালু ছড়িয়েছে রোগ জীবন করেছে এই কলা খাইলে পেট খারাপ হবে সেই জন্য একটা লোকটা বলো ঠিক আছে বিনা পয়সায় খাও কথা বিনা পয়সা দিলেও খাবো না কারণ এই তোমার কলায় মশা মাছি ছড়িয়েছে এটা খাইলে পেট খারাপ হইবে এই জন্য কলা খাইতে পারে দুলটা কি করতে পারো পেট খারাপ হইলে ঔষধের টাকা দিতে পারো ঠিক সেরকম ভাবে আল্লাহ সুবাহ মেয়ে লোকদেরকে পর্দা করতে বলেছেন এই পর্দা যে দেশে আছে সে দেশে এখনো মেয়ে লোকদেরকে টাকা পয়সা দিয়া তারপরে বিয়ে করতে হয় সৌদি আরবে দেখেন গিয়া অনেক হাজার হাজার ছেলেরা বিয়ে করতে পারে না লাখ লাখ ছেলে বিয়ে করতে পারে না কি জন্য কারণ ওই দেশে ধনী রাষ্ট্র ঠিকই তারপরেও বিয়ে করার টাকা নাই একটা মহিলাকে বিয়ে করতে হলে কমপক্ষে এক লাখ রিয়াল থেকে শুরু করে পঞ্চাশ লাখ রিয়াল দিতে হয় আর এক লাখ রিয়ালের দাম কত বিশ লাখ টাকা এই এক লাখ রিয়াল থেকে শুরু করে বিশ পঞ্চাশ লাখ রিয়াল দিয়ে বিয়ে করতে যে কারণে সৌদি আরবে অনেক ছেলেরা বিয়ে করতে পারে না সরকার এদেরকে সাহায্য করে তারপরে বিয়ে করায় আল্লাহ ওই দেশে পর্দা আছে দাম আছে মেয়ে লোকদের আর আমার দেশে পর্দা উঠে গেছে দাম নাই এখন হলো মেয়ে লোকদেরকে সরিয়াতে চারটে বিয়ে করতে অনুমতি দিল না কি জন্য আমার ভাইয়েরা একটা পুরুষের চারটে বিয়ে করলো চারটা মহিলার সঙ্গে মিলল চারটে বাচ্চা হইল এই সব বাচ্চাগুলোর বাপকে ওই পুরুষটা পক্ষান্তরে একটা মহিনের চারটা বিয়ে করে চারটা পুরুষের সাথে মিশে এখন একটা বাচ্চা হইল এই চারটা পুরুষের মধ্যে বাচ্চার ভাবকে হবে গন্ডগোল লাগবে কিনা এইভাবে আরো অনেক রহস্য আছে একটা মেয়েরও চারটা পুরুষের মেজাজ তার রকম তো সে কাকে খুশি করবে একই সঙ্গে তাকে যদি চারটা পুরুষে ডাক দেয় তার খ্যাতমতের জন্য সে পূরণ করতে পারবে এই জন্য আল্লাহ সুহান নারীদেরকে একরকম কাজ দিয়েছেন পুরুষদেরকে আরেকরকম কাজ দিয়েছেন এবারে তালাক দেওয়ার ব্যাপারে নারীদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই কেন এটা একটা প্রশ্ন প্রথমত বলতে চাই নারীদেরকেও ইসলাম তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে কিরকম একটা তাফবিজ তাফবিজ মানে হল স্বামী যদি স্ত্রীকে বলে যে তুমি ইচ্ছে করে তালাক দিয়ে দিতে পারো তাহলে সে তালাক দিতে পারে স্বামীর প্রাপ্ত ক্ষমতা অনুযায়ী দুই নাম্বার যদি স্বামী খারাপ হয় ইসলামী হুকুমত থাকে তাহলে স্ত্রী কাজের কাছে বিচার দিবে বিচার দিলে পরে ইসলামের যে বিচারক থাকবে সেই বিচারক নিজের ক্ষমতা বলে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন করে দিবে আর তিন নম্বর হল স্ত্রী খোলা করতে হয় খোলা তালাক বলে যেটাকে এগুলো অপশন খোলা আছে কিন্তু সরাসরি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় নাই কি জন্য আল্লাহ তালা ভালো জানেন মেয়ে লোকদের মেজাজ হঠাৎ করে বিগড়ে যায় একটু তারা নাজুক তবিয়েতে লাজুক তবিতে হওয়ার কারণে যদি তাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া হতো ঘন্টায় ঘন্টায় আপনাকে তিনবার তালাক দিত কেনা অপর দিকে তালাক দিয়ে সে চিন্তা করত এরপরে বিপদে পড়ত কারণ স্ত্রী নিজে তালাক দিলে মোহর পাইবে না যে বাকি থাকে পাইবে না তারপরে যদি কি থাকে সম্পত্তি পাবে না এরকম ভাবে পাবে না অনেক ঝামেলা আছে অপর দিকে একটা পুরুষ যখন তার স্ত্রীকে তালাক দিবে চারটা সমস্যার কথা আগে চিন্তা করবে সমস্যা এক নাম্বার সমস্যা হল আমি যদি বউটাকে তালাক দেই আর মোহরানা বাকি থাকে সেই মোহর আমাকে আদায় করতে হবে ঠিক কিনা এই চিন্তা একটা মাথায় ঢুকবে দুই নম্বর হল এই বউকে তালাক দেওয়ার পরে যতদিন পর্যন্ত ইজ্জাতে থাকবে অতদিন পর্যন্ত থাকার স্থান এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে ঠিক কিনা তিন নম্বর চিন্তা করবে এই মহিলা যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা যতদিন পর্যন্ত বড় না হবে অতদিন পর্যন্ত মহিলারও খরচ দেওয়া লাগবে আর বাচ্চারও খরচ দেওয়া লাগবে চার নাম্বার চিন্তা করবে আমি যদি মহিলাটাকে তালাক দেই তাহলে আমার তো তালাক দেওয়ার পরে এই বিপদগুলো আছি নতুন আর এক বিপদ আসবে আর একটা বিয়ে করা লাগবে সেইখানে আবার বিয়ে করতে গিয়ে বউর খরচা দেওয়া লাগবে অলিমা খাওয়াই খাওয়াইতে হইবে নতুন শাড়ি কিনতে হবে অলঙ্কার কিনতে হবে এই সব ঝামেলার চিন্তা করে বউকে তালাক দেওয়ার যে ভূত মাথায় চেপেছিল সে ভূত সরে দেওয়া ঠিক কিনা এই জন্য ইসলাম মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ব্যাপারে ওই নির্দিষ্ট কিছু নিয়ম রেখেছে সরাসরি মেয়ে লোকদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দেয় নাই আর পুরুষরা যেহেতু চিন্তা ভাবনা করে একটু বেশি এই জন্য তাদেরকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে বাইরে আমার এরকম ভাবে আল্লাহর বিধান আছে আমি সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে এই বিধানগুলো সব কার এখন কেউ যদি আল্লাহর এই বিধানকে বাতিল করে অমান্য করে সে কি মুসলিম থাকবে শয়তান কি করেছিল শয়তানকে আল্লাহকে বিশ্বাস করে নাই শয়তান আল্লাহকে বিশ্বাস করতো কিনা তাহলে কাফের কি জন্য আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে তাও ফেজদা না করার কারণে না এরকম তো আদম অমান্য করেছে আল্লাহ তার আদমকে বলেন আদম কোরআনে আছে জান্নাতা وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম এবং হাওয়াকে বললাম তোমরা জান্নাতে বসবাস করো এবং যেথায় ইচ্ছে সেথায় যাও যা মনে চায় তা খাও কিন্তু খবরদার ওলা তাকরাবাহাদিহিসাজারতা খবরদার খবরদার তোমরা এই নির্দিষ্ট গাছের কাছেও যাবে না ফাতাকুনা মিনাজ জালিমিন তাহলে তোমরা জালিম হয়ে যাবে আদম আলাইহিসসালাম আল্লাহ সেই নিষেধ রক্ষা করতে পারলেন না ফল খেয়ে বসলেন আল্লাহ জিজ্ঞেস করেন আদম তুমি কেন এই কাজটা করলা আদম আলাহিসাম বলতে পারতেন আমি এই কারণে করেছি কোন যুক্তিবেশ করেছেন কোন যুক্তিবেশ না করে তিনি আল্লাহ তবা করলেন কোরআন বলছে কালা রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না ও আমি অন্যায় করে ফেলেছি জুলুম করে ফেলেছি পাপ করে ফেলেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দয়া না করো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ মাফ করেছেন কিনা আল্লাহ মাফ করে দিলেন পক্ষান্তরে ইংলিশকে আল্লাহ হুকুম দিলেন আদমকে শ্রদ্ধা করো ইবলিস চেষ্টা করল না আল্লাহ রাব্বুল আলমিন ইবলিসকেও জিজ্ঞেস করলেন ইয়া হে ইবলিস আমি যখন তোমাকে হুকুম করলাম আদমকে শ্রদ্ধা করো তুমি কেন শ্রদ্ধা করো নাই ইবলিস যদি বলতো আল্লাহ অন্যায় করেছি মাফ করে দাও আল্লাহ মাফ করতেন কিনা বোঝা গেল শ্রেষ্ঠা না করে কাফের হয় নাই শ্রেষ্ঠা না করে কি হয় নাই তাহলে আল্লাহ জিজ্ঞেস করতেন না কেন শ্রদ্ধা করলো না এখনো জিজ্ঞেস করার সুযোগ আছে আল্লাহ জিজ্ঞেস করলেন কেন চিন্তা করলেন না এরপরে ইবলিস কি বলল আল্লাহর ভুল ধরা শুরু করলো এইখানেই সমস্যা ইবলিস বলল আমি তো আদমের চেয়ে ভালো আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছ আগুন দিয়ে আগুনকে সৃষ্টি করেছ মাটি দিয়ে আগুনের গতি হল ঊর্ধ্বে মাটির গতি নিম্নে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে আর মাটি যদি উপর দিকে ছুঁড়ে মারে তারপর নিচে চলে আসে ঠিক না আমার ভাইরা ইপ্লিস আল্লাহর হুকুমের বিরুদ্ধে যুক্তি বেশ করলো বোঝা গেল আল্লাহর হুকুমের বিরুদ্ধে প্রথম যুক্তি পেশ করছে কে ইবলিস শয়তান এখনো যারা যুক্তি দিয়ে তর্ক করে আল্লাহর হুকুমের ভুল ধরে আল্লাহর হুকুমকে বাতিল করে তাদের লিডারের নাম কি তারা কার মরিদ শয়তানের মরিদ এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহান হুকুম করেছেন আল্লাহ আদম না যদি একটা পিঁপড়াকেও শ্রদ্ধা করতে বলতেন তাহলে শ্রদ্ধা করা ফরজ ছিল কিনা এইখানে ইবলিস ভুল করল ইবলিস যদি আল্লাহর একটা হুকুমকে অমান্য করার কারণে একটা হুকুমকে বাতিল করে দেওয়ার কারণে ইবলিস হয়ে যায় কাফের হয়ে যায় জাহান্নামি হয়ে যায় যারা পদে পদে আল্লাহর হুকুমকে বাতিল করলো আল্লাহর হুকুম অমান্য করলো চোরের হাত কালা বিচার বাতিল করলো জেনার বিচারের বিচার বাতিল করলো এরকম ভাবে জেনার বিপুল বৈধ লাইসেন্স দিল সুদকে হালাল করলো এরকম ভাবে মূর্তি বানাইল রাস্তা মনে মনে মূর্তি স্কুলের সামনে মূর্তি চতুর্দিকে মূর্তি তৈরি করে মূর্তি পূজার মধ্যে স্কুলের প্রতি বাচ্চাদেরকে বাধ্য করানো তারা কি মুসলমান না কাফের এখন এদেরকে যারা ক্ষমতা দেয় ভোট দিয়ে তাদের অবস্থা কি যারা ক্ষমতায় বসে ভোট দিয়ে ক্ষমতায় বসায় তাদের অবস্থা কি এই জন্য মনে রাখতে হবে আজকে আল্লাহ রসুলের তরিকে আমাদের কোনো জায়গায় নেই ইসলাম কায়েমের ক্ষেত্রেও নাই দিন কায়েমের গান সেদিকে সময় লাগবে এই হলে একদিকে আর বলছিলেন না ইলাহা বলে যাদেরকে বর্জন করো তারা হলে একদল এই লোক আর এক দল হচ্ছে আর এক দল হচ্ছে একদল আলেম এক শ্রেণী আলেম সবারই বলছিলাম যে আলেমরা আমাদের সমাজে আছে একদল আছে মারে ফাতি ভণ্ডমি করে কবর পূজা করে এরা নিজেরা সেজদা দায়েজ করছে কি করছে আমার এখানে বই আছে এই বইতে লেখছে কি সুন্দর বই দেখেন না আরবি লেখা উর্দু লেখা কি সুন্দর লেখ পিরেগু বই এই পীরের বইতে লেখছে যে সেজদা দুই রকম কয়রকম সেজদা দুই রকম একটা হল সেজদা এবাদত আর একটা সেজদা তাজিমি তাজিমি সেজদা এটা পীরের করা যায় পাঁচ জায়গায় জায়েজ পাঁচ জায়গায় জায়েজ করছে এবারতের সেজদা বলছে আল্লাহর জন্য খাস আর তাজিমের সেজদা পাঁচ জায়গায় করা যাবে লেখছে সেজদাতুন ইসনানে দুই রকমের শ্রদ্ধা সেদ্ধাতের এবাদত আছে তাহিয়েতে একটা হল এবাদতের শ্রদ্ধা আর একটা সম্মানের শ্রদ্ধা এবারদের শ্রদ্ধা আল্লাহর জন্য খাস আর সম্মানের সেদ্ধা পাঁচ জায়গায় করা যায় দেখছে কেন এ কিন্তু শরীরে যায় নাই এ পীরের বইতে দেখছে পাঁচ জায়গায় জায়েজ কি কি মরিদরা পীরকে শ্রদ্ধা করতে পারবে স্ত্রী লোক স্বামীকে শ্রদ্ধা করতে পারবে সন্তান মালককে শ্রদ্ধা করতে পারবে গোলাম তার মালিককে শ্রদ্ধা করতে পারবে এইভাবে জায়েজ করে দিচ্ছে আরবিতে লেখা একবারে বাংলা অনুবাদ আছে যে হলুদ দাগ দিয়ে রেখেছি আমি আমার ভাইয়েরা আল্লাহর নবী ইসলামকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রোম পারস্যের সম্রাটদেরকে তাদের প্রজারা শ্রদ্ধা করে অথচ তারা শুধু দুনিয়ার বাদশাহ আপনি উভয় জগতের বাদশাহ আপনাকে আমরা শ্রদ্ধা করব না আল্লাহ রাসুল সাল্লাম বললেন শুনো আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে শ্রদ্ধা করা জায়েজ হতো তাহলে আমি মেয়ে লোকদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে শ্রদ্ধা করে কিন্তু যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য শ্রদ্ধা করা জায়েজ নেই সেজন্য কাউকে আমি আমাকেও না মেয়ে লোকরা স্বামীকেও শ্রদ্ধা করতে পারবে না আল্লাহ বোঝা গেল আমাদের শরীয়তে আমাদের এই দিনের মধ্যে আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না এখন যারা সেদ্ধা জায়েজ করলো তারা কি আল্লাহ নবীর চেয়ে বুজুর্গ বেশি না শয়তান আমার ভাইয়েরা এই জন্য আমি বলি আল্লাহ তারা কত সতর্ক আল্লাহ তারা যত নামাজ ফরজ করেছেন সব নামাজে রুকু সেদ্ধা আছে কিনা আপনি ফজর নামাজ পড়বেন রুকু সেদ্দা ফরজ জহরের নামাজ পড়বেন রুকু সেদ্দা ফরজ আসরের নামাজ পড়বেন রুকু সেদ্দা ফরজ জুমার নামাজ পড়বেন রুকু সেদ্দা ফরজ ঈদের নামাজ পড়বেন রুকু সেদ্দা ফরজ যত রকমের নামাজ তোমার উপরে ফরজ করা হয়েছে সব নামাজ রুকু সেদ্দা ফরজ কিন্তু খবরদার নামাজটা যদি জানাজার নামাজ হয় তুমি রুকু করতে পারবে না শ্রদ্ধাও করতে পারবে না ঠিক কিনা জানা যদি বড় হিসেবে হয় করা যাবে জানাজার নামাজ বাবা আদমর হোক না কেন রুকু শ্রদ্ধা করা যাবে না জানাজার নামাজ আমাদের রসুল আকরাম সাল্লাহ হোক না কেন রুকু শ্রদ্ধা করা যাবে না জানাজার নামাজ বরফির আব্দুল কাদের জিলানে হোক না কেন রুকু শ্রদ্ধা করা যাবে না জানাজার নামাজ শাহজালাল রহমান হোক না কেন রুকু সেদ্ধা করা যাবে না জানাজার নামাজ খাজা নিজামুদ্দিন আজের হোক না কেন রুকু সেদ্ধা করা যাবে না করা যাবে নাকি কেন করা যাবে না একেবারে সামনে রাস্তা ও আমার ভাইয়েরা সব নামাজ উপর শ্রদ্ধা করা ফরজ জানাজার নামাজ উপর শ্রদ্ধা করার অনুমতি নাই কারণটা কি কারণ হল সব নামাজে তোমার সামনে কোনো লাশ নাই কিন্তু জানাজার নামাজে তোমার সামনে একটা কি আছে লাশ আছে লাশ আল্লাহর জন্য যদি রুকু সেদ্ধা করে তারপরে ওই ভণ্ড কবর পূজারী পীর পূজারি বলবে এই তো বুজুর্গকে চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুর আলমিন জানাজার নামাজের থেকে নিজের রুকু চেষ্টা পর্যন্ত বাতিল করে দিয়েছেন যে বলেছেন এই লাশটা যখন সামনে ছিল তখন রুকু শ্রদ্ধা করতে পারল না এরপরে লাশটা কোমরে চলে গেল মাঝখানে আড়াই মন মাটি আসলো হোগলা আসলো বাস আসলো এরপরে তোমাকে কোন দিবে শ্রদ্ধা করার জন্য হুকুম দিল কবরে শ্রদ্ধা করা যায় না হারাম পীরকে শ্রদ্ধা করা যায় না হারাম এরকম ভাবে স্বামীকে শ্রদ্ধা করা যায় না হারাম মা বাবাকে শ্রদ্ধা করা যায় না হারাম আল্লাহ জায়েজ করলো এখন পীর আল্লাহ ভাইয়া বসে গেছে কিনা এই পীরদেরকে বর্জন করা জরুরি এরপরে লেখছে এই পীরের কিতাবে যে সুরেশ্বরের পীরের দরবারে বই এটা এখানে লেখছে সেররাত জামে নূর বইয়ের নাম এই বইয়ের মধ্যে আবার লেখছে এক জায়গায় বান্দা এবাদত করতে করতে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে পরে আল্লাহর সঙ্গে মিশে যায় আল্লাহর সঙ্গে মিশে গেলে তার আর কোন এবাদত লাগে না দলিল দিয়েছে পুরানো আয়াত দিয়ে সুরাই হিজরের নিরানব্বই নম্বর আয়াত দিয়ে লেখছে তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ পর্যন্ত একিন না আসে একিন আসতে আর ইবাদত লাগবে না একিন আসতে কি লাগবে না এই জন্য লেখছে যে এখন আরবিতে লেখছে আবার মান আরো তার এবাদত আবাদ কাফের যে ব্যক্তি মাকামে তৌহিদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে এবাদতে ইচ্ছে করেছে সেই কাপের এবাদতে ইচ্ছে করলেও কাপের হয়ে যাবে এবার তো লাগবেই না ইচ্ছে করলেও কি হয়ে যাবে কাপের হয়ে যাবে আমার ভাইয়েরা এটা কিন্তু সবার মধ্যেই আছে আমাদের যারা হকানি পীর দাবি করে তারাও কিন্তু এই কারবারে আছে কারণ তারা বলে যে পীর যদি শরিয়াতের বিরুদ্ধে কোনো হুকুম দেয় তাহলে তুমি ওটা মানো পীর যদি বলে সরাবে ভিজানো জায়নামাজ করতে পড়ো আশেখ মাসুক একটা বই আছে এই বইটা আছে এটা একটা এটা সে হকানি দাবি করে তারা তাদের মধ্যে একটা বই আছে এখানে লেখা আছে তাহলে এখন আপনি আসেন আল্লাহর নবী সারা জীবন নামাজ পড়লেন এমনকি মৃত্যু রোগে আক্রান্ত যে সময় মাস্তিরে যাওয়ার মতো ক্ষমতা নাই বোখারির হাদিস পড়বেন কিতাবুল সালাতে আছে এশার নামাজ আলাদা হয়ে গেছে আল্লাহর নবী সাহাবা একরামদের জিজ্ঞেস করলেন ও আমার সাহাবিরা বড় নামাজ তো হয়ে গেছে সাহাবা একরাম হে আল্লাহর নবী আপনার জন্য লোকের অপেক্ষা করছে আপনি গেলে পরে জামাত দাঁড়াবেন আল্লাহ নবী উজু করলেন বেউস হয়ে পড়লেন আবার উজু করলেন আবার বেউস হয়ে পড়লেন চার চারবার বেউস হলেন এরপরে বললেন মরু আবার আবার সাল্লিবিন নাস তোমরা আবু বকরকে বলো সেই জন্য লোকদের ইমামতি শুরু করে দেয় এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার আনহু আল্লাহ নবীর জায়গায় দাঁড়িয়ে ইমামতি শুরু করলেন আল্লাহর নবী এবারে একটু সুস্থ হলেন এবারে দুইজন সাহাবিকে ডাকলেন এক পাশে আব্বাস আর এক পাশে বেলাল অথবা আলী দুইজন সাহাবির কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী এবারে জামাতে সামিল হওয়ার জন্য মাতৃদে যাচ্ছেন বোখারে হাতে বলা হয়েছে যে আরদে আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেচড়ে হেচড়ে যাচ্ছিল তাই বলুন যেই নবী আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করা ছিল কোরআন বলছে হে নবী আল্লাহ তারা আপনার আগের পিছের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছেন সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মাস্তিরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন এরপরে যদি কোন পীর বলে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ রোজা লাগে না এগুলো পীর না শয়তান কারে শয়তান মে কুনে নামত ওলি কারে শয়তান মে কুনে নামত ওলি বর ওলি ইনস্ত লানত বর ওলি শয়তানের কাজ করার নাম দেয় কি ওলি নাম দেয় কি আল্লাহর ওলি ওলি ঠিকই আসলে তবে আল্লাহর ওলি না কার ওলি শয়তানের ওলি ওলি কয় রকম দুই রকম অলি কয় রকম কি কি এক হচ্ছে আউলিয়া উল্লাহ আল্লাহর অলি এক হচ্ছে আউলিয়া উৎসাহ কার অলি শয়তানের অলি এই শয়তানের অলি হয়ে বসে আছে আমরা আল্লাহ নবী জীবন দেখলাম এবারে আয়াতের অর্থ রাখি তা জানা দরকার আছে সে তো কোরআন আয়াত নিবেশ করেছে আমার ভাইয়েরা তাফসিরে এমনি কাসির আল্লাহ নবী এই আয়াতে ব্যাখ্যা করেছেন নবী নিজের ব্যাখ্যা হলো এই মৃত্যু পর্যন্ত আল্লাহর বাদত করা কি পর্যন্ত তাহলে এখানে একই মানে মৃত্যু এ নিয়ে গেছে কিংবা মানে আধ্যাত্মিকতার চূড়ান্ত বাঁকা এইরকম ভাবে কোরআন উপেক্ষা করছে এই জন্য আমাদের মনে রাখতে হবে লাহা ইল্লাহ বলে আমরা বর্জন করা লাহা এরপরে আমাদের দেশে আরো কত তরিকা আছে পীরের মোরাকাবা করতে হয় ঠিক কিনা ফানা বিশ্বাস পীরের কল্পনা করতে হয় পীরের কামা করতে হয় বোখার হাদিসে আছে আল্লাহ রাসুল বলেছেন যে ঘরের মধ্যে যে ঘরের মধ্যে কোন মূর্তি থাকে বা কোন প্রাণীর ছবি থাকে কুকুর থাকে ওই ঘরে আল্লাহর রহমতে ফেরেস্তা প্রবেশ করে না কি বললাম আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন যেই ঘরে কোন কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা থাকে না তাহলে যে অন্তরের মধ্যে কোন পীরের ছবি থাকে সেই অন্তরে কি আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করবে তাহলে পীরের মোরাকাবা করা যাবে পীরের মোরাকাবা শিখে আমাদের দেশে এরপরে আরো কত তরিকা জিকির করা সাহেব বলে সবাই চক্ষু বন্ধ করে বসুন এরপরে মনে মনে ধ্যান করুন আমি আমার কলমের দিকে মতবাজ্য আমার কলম পীর সাহ কেবলার কলমের মতো আর্য পীর সাহের কলম তার পীরের দিকে এইরকম হাজার পীরের দিকে মতো অজ্জ হইয়া তারপরে আল্লাহর দিকে এরকম বলে না আমরা কি নামাজ পড়ার সময় পীরের দিকে কলম মতো অজ্জ করাই হজ করার সময় জাকাত দেওয়ার সময় তো সব এবাদত গুলো করলাম ডাইরেক্ট আল্লাহর জন্য আর জিকির করতে গেলে কি করতে হয় পীরের দিকে কলম মতাহ্য করতে হয় এগুলো শিরিক এগুলো কি এই জন্য নামাজ দাঁড়াইয়া যখন আমরা বলি আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ তোর প্রশংসা শুনবো না আগে বল তোর পরিচয় কি তোর মধ্যে কোনো খাতা বাবা আছে কিনা লাইলা হবে সব পরিষ্কার কর আমার জন্য খালি কর তারপর আমি আসবো এবারে বান্দা বলে ইয়া কানা বুধু ইয়া কানা আমি কেবলমাত্র তোমারই গোলামি করি আমি কোন খাজা বাবার গোলাম না গাজা বাবার গোলাম না ল্যাংটা বাবার গোলাম না পীর বাবার গোলাম না আমি কার গোলাম ইয়া কানা বধু ইয়া কানাস্তাইন আমি তোমার কাছে সাহায্য চাই সাহায্য তোমার কার কাছে সন্তান দেওয়ার মালিককে হেদায়ত দেওয়ার মালিককে ব্যবসা বাণিজ্য দেওয়ার মালিককে ফসল দেওয়ার মালিককে আইন বিধান দেওয়ার একমাত্র মালিককে ও আমার ভাইয়েরা এখানে কোন ভায়া মাধ্যম আছে কোন ভায়া আছে কোন মাধ্যম আছে এইখানে আমরা এবাদত করলাম ডাইরেক্ট আল্লাহর জন্য আর এরপরও আপনি বললেন যে না কোন পীর ছাড়া আল্লাহ নাকি শোনে না তাহলে আমাদের মধ্যে কোন মতো করেন বলবেন ইয়া কানা বরং কি ইয়া একটা বানাইতে হইবে যে আমার কলম পীরের দিকে মোতাবাজ্জ পীরে ভাইয়া মতো তা বাংলাদেশ এরকম আছে নাকি আমার ভাইয়েরা একজন শিরিক মুক্ত হবেন আমি বলেছি আল্লাহ নবী দাওয়াত দিলেন লাইলাহা ইল্লাল্লাহ বলে লাহা আগে পরিষ্কার করো পুরাতন বিল্ডিং রঙগুলো আগে পরিষ্কার করা এরপরে ইল্লাল্লাহ বলে গ্রহণ করা এটা হল ইল্লাল্লাহ দিন আমানু আমাদের মধ্যে আমি ব্যাখ্যা দিতে যাচ্ছি না আমাদের মধ্যে আছে আল্লাহর পর ইমান আল্লাহ আছেন এবং আল্লাহ এক একক তাও হেই বলে যেটাকে সেরেক মুক্ত এরপরে দুই নম্বর তিন নম্বর হল আল্লাহর হুকুমগুলোকে মেনে চলা এরপরে আল্লাহর আদেশ নিষেধগুলোকে পরিহার করা এইরকম ভাবে আল্লাহকে বিশ্বাস করা আমার ইল্লাহ দিনা আমানু আমানোর পরে দুই নম্বর কাজ হচ্ছে কি ও আমিনুসলে হাত কি করতে হবে নিজেও ন্যাক আমল করতে হবে আমল করতে হবে এমন না যে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে এবাদত লাগে না পাঁচ নামাজ রোজা হজ জাকা ধনী হলে এগুলো করতে হবে এরকম ভাবে সত্য কথা বলতে হবে বিবিকে পর্দা রাখতে হবে হালাল খেতে হবে এই সবগুলো কি এবারও এগুলো করতে হবে আমানু এরপরে তিন নম্বর হল বিল হককে বিল হকের দাওয়াত দিতে হবে দাওয়াত দিব হকের দাওয়াত সত্য এবং কোরআন সুন্দর দিকে দাওয়াত না কোনো তরিকার দাওয়াত আপনাদের মনে রাখতে হবে কোন তরিকার দাওয়াত দেওয়া চলবে না কোন পীরের তরিকার দিকে মানুষকে ডাকা যাবে না ডাকো কার দিকে কোরআন পরিষ্কার বলছে ইলা বিল হাসানা তোমরা আল্লাহর রাস্তা থেকে মানুষকে ডাকো কোরআনে আয়াতে স্পষ্ট আছে অমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির যে আর কার ভালো কথা হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহর দিকে কার দিকে ডাকবো কার দিকে না কোনো তরিকার দিকে আমার ভাইরা ইসলামের দিকে ডাকতে ইসলামের দিকে আল্লাহর দিকে আল্লাহর এবাদতের দিকে ডাকতে হবে এছাড়া আর কোন খাস কোন তরিকা পরীক্ষা নাই হকের দাওয়াত দিতে হবে আজকে দাওয়াত চলছে বাংলাদেশের দাওয়াতের হকের নামে দল আছে বিভিন্ন দল তৈরি করেছে ইসলামের দল তৈরি করা যায় না হারাম হ্যাঁ। দল তৈরি করা যায় না এখন আমাদের দেশের দল আল্লাহ রাসুল পরিষ্কার বলেছেন নিশ্চয় বনে বাহাত্তরটা ফেরকায় বিভক্ত হয়েছিল আমার উম্মত অচিরেই তেহাত্তরটা ফেরকায় বিভক্ত হবে কুল্লুহম ফিন্নার সব জাহান্নামি হবে ইল্লামিল্লা একটা মাত্র দল জান্নাতি দল জান্নাতি একটি দল জান্নাতি হবে কেইলা মান হিয়া ইয়া আল্লাহ সাহবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সেই দলটি কারা কি তাদের পরিচয় কালা মা আনা আলাইহি ওয়া আমি আর আমার সাহাবিরা যেই মতের উপর আছি যেই পথের উপর আছি এই দলটা একমাত্র নাজাদ পাবে বাকি সব কোথায় যাবে আল্লাহর নবী বলছেন যে আমি এবং আমার সাহাবিরা যেই পথের উপর আছি আল্লাহ নবীর সাহাবিদের সময় আল্লাহ নবীর সময় এই সমস্ত তরিকা বরিকা ছিল যেটা ছিল না ওইটা মানা যাবে না যেটা ছিল সেটা মানতে হবে ঠিক না আল্লাহ নবীর তরিকা ছিল চিস্তিয়া কাজে এগুলোর তরিকা ছিল কোন পীরের তরিকা ছিল ছিল না সাহাবিদের কোন তরিকা ছিল না একটা তরিকা ছিল ইসলাম একটা তরিকা ছিল কি এই তরিকাগুলো তৈরি করে আজকে আমাদেরকে বিভক্ত করে দেওয়া হয়েছে আমি বলে থাকি যে একজন রাখাল তিন মালিকের ছাগল বলত এখন ছাগল ডেলি পেস লাগে এক টা আর এক মালিকের কেউ ঘরে যায় ও রাখাল মার খায় শেষ পর্যন্ত চিন্তা করলো যে ঠিক আছে এখন ছাগল আর পেস লাগবে না এক মালিকের ছাগলের কান ছিদ্র করলো আর বললো এটা হলো অমুক ব্যক্তি ছাগল আর এক মালিকের ছাগলের নাক ছিদ্র করলো এটা অমুকের ছাগল আর এক মালিকের ছাগলে গায়ে রং লাগাই দিল এটা অমুকের ছাগল ঠিক এরকম ভাবে এহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে বিভিন্ন তরিকায় ভাগ করে দিয়ে মুসলমানদের টুপি ভাগ করে ফেলছে এটা এই পীরের মধ্যে টুপি এরকম ওই পীরের মধ্যে টুপি একরকম পাগড়ির কালার পর্যন্ত ভাগ করেছে ঠিক কিনা আমাদের মনে রাখতে হবে মুসলমানদের দল কয়টা মুসলমানদের ইমাম থাকবে কয়জন একজন ইমাম থাকবে আবুবকর সিদ্দিক একজন খলিফা ছিলেন সারা দুনিয়ার খলিফা কয়জন আবুবকের পরে একজন অমর পুরা দুনিয়ার খলিফা এরপরে ওসমান একজন খলিফা মুসলমানদের খলিফা কয়জন আর পীরদের খলিফা কয়জন হাজার হাজার এই জন্য মনে রাখতে হবে এহুদি খ্রিস্টানরা আজকে খ্রিস্টানরা মুসলমানদের এটা নিয়ে গেছে খ্রিস্টানদের পোপ কজন পুরা দুনিয়ার খ্রিস্টানদের পোপ একটা কয়টা রোমে আছে যখন একটা পোপ মারা যায় পুরা দুনিয়ার খ্রিস্টানদের বিচক্ষণ আলেম যারা ওদের ধর্মের এরা একাত্র হইয়া তারপরে আর একজনকে ইমাম বানায় আর মুসলমানদেরকে কেছে তোমরা পীরের মধ্যে ঢুকে দাও তরিকা আলাদা বানাও মুসলমানদেরটা ওরা নিয়ে গেছে আর ওদেরগুলো মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই জন্য মনে রাখতে হবে এই কথাগুলো আজকে আপনারা শুনতেছেন অনেকে অবশ্য রোমানি সাহেব যদি এলাকায় আসেন অনেকের কাছে পুরাতন কিন্তু অনেকের কাছে নতুন যে কি বলে এত যুগ যুগ থেকে এত বড় বড় আলেমরা এই তরিকাগুলো পালন করে আসছেন আর এখন এনারা বলতেছেন কোন তরিকা নাই এটা কেমন কথা অনেক বুজুর্গদের নাম বলবেন আমাদের তরিকা না ওনারা তরিকা তৈরি করেন নাই আব্দুল কাহাদের জিরানি বলেন নাই যে তোমরা আমার নামে একটা তরিকা তৈরি করো মহিন সৃষ্টি বলেন নাই যে আমার নামে চিষ্টে তরিকা তৈরি করো এরকম ভাবে কোন বুজুর্গ যদি সত্যিকার অর্থে আল্লাহওয়ালা হয়ে থাকে তিনি আল্লাহওয়ালা হয়ে থাকলে অবশ্যই আল্লাহ রসুলের তরিকায় হেফাজত করেছেন নিজে মন গড়া কোন তরিকা তৈরি করেন নাই আর যদি মন গড়া তরিকা তৈরি করেও থাকে তাকে আমরা মানতে পারবো আমরা মানব কার তরিকা রাসুলের তরিকা সুতরাং রসুলের তরিকা বাদ দিয়ে যত মন গড়ার তরিকা তৈরি হয়েছে যত বড় বুজুর্গ বলুক যত বড় পীর বলুক যত বড় আলেম বলুক মানা যাবে না বর্জন করতে হবে এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন মা আনা আলাইহি আমি এবং আমার সাহাবিরা যেই কাজটা করি এইটা যারা করবে এই তরিকা যারা চলবে একমাত্র তারা নাজাদ পাবে বাকি সব জাহান নামে যাবে এবারে সাহাবিরা প্রশ্ন করলেন চোদ্দশো বছর পরে ওই নলির লোকেরা আপনাকেও দেখবে না আপনার সাহাবিদেরকেও দেখবে না তারা কি করে নাজাদ পাবে আল্লাহ রাসুল সাল্লাহ পরিষ্কার করে দিচ্ছেন তারা তফিক আমরাইন তারা তফিক আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি কয়টা জিনিস সেই দুটো জিনিস কি না বড় বড় বিশ্বাস বড় বড় আলেম বড় বড় বুজুর্গ না আল্লাহ রাসুলাম পরিষ্কার করে দিয়েছেন তারা তফিক আমরাইন আমি তোমাদের মাঝে দুটো জিনিসকে রেখে যাচ্ছি বিহিমা তোমরা পদভ্রষ্ট হবে না পদস্খলিত হবে না পদচ্যুত হবে না তোমরা বিভ্রান্ত হবে না তোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুইটা জিনিস ধরবে কয়টা জিনিস সেই দুইটা জিনিস কি কি কেতাব আল্লাহি রসুন্না তারা একটা হলো আল্লাহর কোরআন একটা কি সহি হাদিস হাদিসের ক্ষেত্রে সহি হাদিস বলতে হবে কারণ এখন হাদিসও জাল হয়ে গেছে অনেক হাদিস মিথ্যা হাদিস না আল্লাহ নবীর নামে তৈরি করেছে ঠিক না ওই যে শুনবেন হাদিস বানাইল বাংলা শাহী খাও আরবিতে বললে হাদিস হয়ে যায় মাল্লা শাহী খালাও ভাষায় কো শয়তান যার কোন পীর নাই তার পীর কি হাদিস বানাই দিল কলুমুল মোমেনের সুল্লা মোমেন বান্দার করব আল্লাহর আরস না এরকম এর সব জাল এবং ভুয়া সবগুলো কি কোন হাদিসের কিতাবে নাই হাদিসের কিতাব খুঁজে পাইবেন না পাইবেন কোথায় এইসব বইতে পাইবেন এই যে প্রিন্টের বইতে আছে এই বইগুলোতে লেখছে নিজেরা তৈরি করে আল্লাহ নবীর নামে মিথ্যা হাদিস জাল হাদিস তৈরি করে তারপরে বানিয়েছে এইগুলো বর্জন করতে হবে সহি হাদিস মানতে হবে এই জন্য বলছি অতাওয়াবিল হাকতে হকের দাওয়াত দিতে হবে এবারে হকের দাওয়াত দিতে গেলে চার নম্বর কাজ বাধা আসবে কি আসবে আল্লাহর নবী যেদিন এই হেদের দাওয়াত দিলেন সেদিন বাধা শুরু হল এরপরের দিন আবুল জাহেদ আবুল হাবরা আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে গেল গিয়ে বলল যে আবু তালেব তোমার ভাতিজাকে বারণ করো বাপ দাদার যুগ থেকে করে আসলাম বলেন এখন বাপ দাদার যুগ থেকে করে আসলাম আমাদের সমাজে এখন এই কথাই বলে কোরআন হাদিসে আছে কিনা তা দেখে না দেখে কি বাপ দাদার জোতে করে আসলাম এই মিলাদ করে আসলাম তিন দিনা মিলাদ খাইয়ে আসলাম চল্লিশটা খাওয়াইলাম জমাত খাওয়াইলাম আর এখন এই মৌলবীরা বলে কি এটা করা যাবে না এগুলো বেদাত তারপরে আমরা পীর সাথে তরিকা মেনে আসলাম তরিকার জিকির করতে করতে বুড়ো হয়ে গেলাম এখন কয়েক এগুলো তরিকা নাই আমার ভাইয়েরা আল্লাহ তালা পরিষ্কার করে দিয়েছেন বলছেন যদি তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও বিতর্কে লিপ্ত হও ফারুদ্দু হইল্লাহ রসুল তাহলে তোমরা ওটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছে ফিরিয়ে দাও মানে কোরআনের সঙ্গে মিলাও হাদিসের সঙ্গে মিলাও কোরআন হাদিসের যা মিলবে ওটা মানা যাবে যা মিলা যাবে না তা মানা বোঝা গেল পরিষ্কার আমি এক কথার অর্থ হচ্ছে আমরা এই দুধ খাই না দুধের মধ্যে পিঁপড়া পড়ছে এখন কি পিঁপড়া শুদ্ধ খাইবে না পিঁপড়া ভাই খাইবে আমরা এটা বলতে চাই বিশ্ব আমাদের সব খারাপ করে তারা কিন্তু সবাই যে সব খারাপ করে অনেক ভালো কাজ তারা করে অনেক ভালো কাজ তারা করে কিন্তু ওই যে পিঁপড়া ঢুকেছে কিছু এই পিঁপড়াগুলো বর্জন করতে হবে তরিকা মরিকা বাদ দিয়ে একজন ওস্তাদ একজন শিক্ষক আলেন ইসলামের দাওয়াত দিবে আমরা তাদের কথা শুনবো এটা কোনো সমস্যা নাই কতটুকু শুনবো কোরআন সুন্না মোতাবেক যতটুকু বলবে অতটুকু মানব কোরআন সুন্নার বাইরে যতটুকু বলবে তাকে মানা যাবে এটা ক্লিয়ার হতে হবে এইটা ক্লিয়ার হলে তাহলে সাধু লাহা ইল্লাহ ঠিক আছে আর নইলে পীরের ছবি যদি অন্তরে রাখেন কলবে পীরের মোরাকাবা করেন শিরিক বসাইলেন আপনারা ইন্নিয় জাতুল মুস্তাসরা ওটা পড়বেন ওখানে বলা আছে নিশ্চয় আমি আমার চেহারা মতো অর্জু করলাম কার দিকে লিল্লাদি ফাতারা সামাওয়াতি ওই মহান আল্লাহর দিকে মহান জাতের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন হানিফান সম্পূর্ণরূপে এক আল্লাহর দিকে মতজ্জ হলাম সব বাতিলকে বর্জন করলাম এরপরে বলা আছে অমা আনামিনাল মুশরেকিন আমি মুশরেকদের অন্তর্ভুক্ত নই এই জন্য মনে রাখতে হবে শিরিক করা যাবে না আজকে আমাদের সমাজে শিরিক আর বেদা এই বরগুনাতে সেদিন আসলাম শুনি কি গাজী কালুর ওরস চলে কি চলে গাজী কালুর ডেক যায় এই গাজী কালু কে ছিল কোনো খবর আছে গাজী কালুর মাজার আল্লাহ নবী সাহাবিদের মাজার আছে মাজারও নাই কোথাকার খবর তাও নাই নিজেকে তৈরি করে এই যেগুলো চলল গাজী কালুর মাজার মাইস ভান্ডারের মাজার সিলেটের মাজার আজমিরের মাজার মাজার আর মাজার আপনি মক্কা মদিনায় যান মক্কা মদিনায় কোন মাজার আছে আমার ভাইয়েরা মক্কা শরীফে আল্লাহর নবীর যুগ থেকে এখন পর্যন্ত একটা কবরস্থান আছে জান্নাতুর মোয়াল্লা কি নাম এখনো কবর দেওয়া হয় একটা আর দুইটা প্রতি নামাজের পরে কবর হয় জানাজা হয় ওখানে কবর দেওয়া হয় ওইখানে গিয়ে দেখবেন বিশাল কবরস্থান এই কবরস্থানে একটা কবর আছে কার জানেন আল্লাহর নবীর প্রথমা স্ত্রী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মহিলা ইসলামের প্রথম বাণী যেই মহিলার কানে পৌঁছে এবং ইসলাম গ্রহণ করেন আল্লাহর নবীর একটা সন্তান ছাড়া সমস্ত সন্তানদের মা যে মহিলা কি নাম খাদিজা রাজি আল্লাহ আনহা এই খাদিজার কবর মক্কার জান্নাতুল মোয়াল্লা কবরস্থানে আমি তো বহুবার গেছি যারা গেছে এদেরকে জিজ্ঞেস করবেন আল্লাহ নবীর স্ত্রী খাদিজার কবরে কোন বিল্ডিং আছে কোন চাদর আছে ওর মোমবাতি আছে আগরবাতি আর খাজা বাবার আছে গাঁজা বাবারা কেউ নাই খালি চতুর্দিকে দেওয়াল ছাড়া একটা সাইনবোর্ড নাই কিচ্ছু নাই কোন শ্রদ্ধা নাই আগরবাতি মোমবাতি নাই আবার আপনি মদিনা শরীফ চলে যান মদিনা শরীফে আল্লাহর নবীর রজা দেওয়া করে বের হলে সামনে একটা বিশাল স্থান পড়বে জান্নাতুল বাকি এই জান্নাতুল বাকিতে কম পক্ষে হল দশ হাজার সাহাবিদের কবর আছে এই কবরস্থানে আল্লাহ নবীর মেয়ে মা ফাতেমার কবর আছে আল্লাহ নবীর স্ত্রী আয়সার কবর আছে এই কবরস্থানে আল্লাহ নবীর খলিফা ওসমানের কবর আছে আমার ভাইয়েরা আল্লাহ নবীর পরপর দুইটা মেয়ে যিনি বিয়ে করেছেন যার জান্নাতে সুসংবাদপ্রাপ্ত স্বামী ওসমানের কবর সেখানে আছে আপনারা গিয়ে দেখবেন চতুর্দিকে দেওয়াল দেওয়া ছাড়া ওইখানে আর কোন কবরে কোন পাকা বিল্ডিং আছে কোন মাজার তৈরি করা হয় নাই কোন চাদর নাই কোন আগরবাতি নাই কোন মোমবাতি নাই আবার আপনি অহুদের পাহাড়ের কাছে চলে যাবেন অহুদের প্রান্তরে যেখানে আল্লাহ নবীর দাম দান শহীদ হয়েছিল যুদ্ধ হল ওই যুদ্ধে আল্লাহ নবীর আপন চাচা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবি হামজা প্রাণ শহীদ হয়ে গেলেন সেখানে তার কবর আছে ওই স্থানেও চতুর্দিক থেকে দেওয়াল দেওয়া ছাড়া ওই কবরে কোনো বিল্ডিং নাই কোনো চাদর নাই কোনো আগরবাতি মোমবাতি নাই আছে কেন নাই সাহাবিদের কবরে চাদর দেওয়ার লোকের অভাব ছিল এই জন্য নাকি আমার ভাইয়েরা আল্লাহর নবী মৃত্যুর তিন দিন আগে মৃত্যুর তিন দিন আগে বিছানায় শুয়ে বললেন আল্লাহ রব্বুল আলমিন এহুদি এবং খ্রিস্টানদের প্রতি লানত করুক কেন লানত দিচ্ছেন রহমতের নবী মৃত্যুর বিছানায় শুয়ে লানত দিচ্ছেন ওই খ্রিস্টানদেরকে কেন ওরা ওদের নবী এবং বুজুর্গেরা যখন মারা যেত তাদের কবরগুলোকে সেন্টারে স্থান বানাইত আলু কবরি ও আমার সাহাবিরা খবরদার খবরদার তোমরা আমার মৃত্যুর পরে আমার কবরকে শ্রেষ্ঠার স্থান বানাইবা না পূজার স্থান বানাইবা না এজন্য আল্লাহর নবীর কবরে শ্রেদ্ধা হয় না আল্লাহ নবীর কবরে আগরবাতি মোমবাতি দেওয়া হয় না এরকম সাহাবিদের কবরে চাদর নেই আগরবাতি মোমবাতি নাই ঠিক কিনা আমার ভাইরা নতুবা চাদর দেওয়া যে ভালো কাজ হতো সাহাবায়কের কবরে মানুষ সুতার চাদর নয় মানুষ তার কলি যাচ্ছিরে তা দিয়ে চাদর তৈরি করার মতো লক্ষ লক্ষ মুসলমান দুনিয়াতে আছে ঠিক কিনা দিচ্ছে না কি জন্য আল্লাহ নবী লাল করেছেন গজবের দোয়া করেছেন বদ্ধ করেছে সেজন্য ভাইরা আমার আজকে আমার দেশে মানুষেরা বিপদে পড়লে কবরে দৌড়ায় মক্কার কুফাররাও বিপদে পড়লে দরিদ্রের কাছে এমনকি শয়তানেও বিপদে পরে দোয়া করে থাকার কাছে শয়তান যখন জান্না থেকে বহিষ্কার হলো বিপদে পড়ছে না বিপদে পরে দোয়া করে থাকার কাছে রব্বি আমার রব তুমি আমাকে কেমন পর্যন্ত হায়াত দান করো প্রার্থনা করলো কার কাছে বিপদে পরে শয়তান দোয়া করে কার কাছে আর আমার দেশের মুসলমান নামধারী লোকেরা বিপদে পরে দৌড়ে কোথায় মাজারে দৌড়ায় কবরে দৌড়ায় মাজারে দৌড়ায় আর মির্জাগঞ্জে দানবাসী দান দেয় খলিফার বাক্স আছেন এরকম হজুর খলিফার বাক্সে পয়সা দিয়ে মাদ্রাসা চালায় আমি বলবো বেশাখানা দিয়া হারাম মদের দোকান দিয়া এই দেশটিকে মাদ্রাসা চালায় তাই না হারাম বেশাখানার পয়সা যেরকম হারাম মাজারের পয়সা তার চেয়ে বেশি হারাম কারণ বেশাখানার পয়সা বেশাখানা হারাম হারাম আর এইখানে হারাম করে এবাদতের নাম দিয়ে কি নাম দিয়া এই জন্য শয়তান বেদাত করলে খুশি বেশি হয় চুরি করলে খুশি হয় না জেনা করলে খুশি হয় না কারণ চোর যখন চুরি করে সে বোঝে এটা এবার এটা কি পাপ এটা কি একটা জেনাকার যখন জেনা করে তখন বুঝে কি এটা পাপ এটা বুঝে সে যে কোনো সময় তবা করতে পারে কিন্তু একটা বেদাতি যে বেদাত করে সবের কাজ মনে করে কি কাজ মনে করে সে তো আর তবা করবে না এই জন্য শয়তান খুশি হয় জেনা করলে চুরি করলে সুদ খাইলে ঘুষ খাইলে যত খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় কিসে বেদাত করলে পরে কারণ বেদাতই বেদাত কাজ করে কি জন্য সবের কাজ মনে করে মানুষ মরলে পরে তিন দিনবার খাওয়ান দেয় কি সুন্দর হুজুর ডাকাইয়া আদর যত্ন করে খাওয়ায় পয়সা দেয় সবের জন্য দেয় না সবের জন্য দেয় জায়েজ না হারাম হ্যাঁ। বেদা হারাম নিজে হারাম কাজ করছে পয়সা দিয়ে তাহলে কি করবেন আপনি দান করতে যেটা করেন মসজিদ আছে একটা মসজিদ বানাই দেন মাদ্রাসা করেন সরকার জারিয়ার কাজ গোপনে গরিবদেরকে সাহায্য করেন এগুলো সবের কাজ তা করবে নাকি একটা ছেলেকে গরিব ছেলে মাদ্রাসায় পড়ে ওর খরচাটা দিয়ে দেন না এরকম বহু ছেলেরা আমি আগে এটা করতাম আমার এলাকার ছেলেদেরকে বলতাম মাদ্রাসায় গরিবদেরকে বলতাম যে ছেলেদেরকে দাও আর আমি ঢাকার থেকে কিছু লোকদেরকে বলতাম যে আপনারা এদের খরচাপাতি দেন এখনো আছে এটা অনেক ছেলে এখনো ঢাকায় আছে এখানে পড়ে গরিবদের ছেলেরা পড়ে অনেকে হাফেজ হয়ে আলমে আসছে আর কিছু নষ্ট হয়ে গেছে তো যাই হোক আপনাদেরকেও বলি আপনাদেরকে বলি যদি এরকম কারো ছেলে থাকে সত্যিকার মাদ্রাসায় পড়াইতে চায় খরচপাতি চালাবার ব্যবস্থা নাই আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ আসতে দিয়ে দিবেন তবে ঘন ঘন দাওয়া দিতে পারবেন না আমার ইতিহাস যারা জানে বাড়ির লোকে আমার এখানে আসতে অনেক লোক আমি বাড়ি থেকে চলে গেছি কেউ জানেও না কোথায় গেছি আমার ভাইদের বিয়ে খাওয়া বোনদের বিয়ে খাওয়া এইটা আমার নসিব একটাও হয় নাই এই জন্য মনে রাখতে হবে ছেলে নেলি কয় কি ফোন করে একটু ভাইয়ের বিয়া বোনের বিয়া ছেলেটা নষ্ট করে দেয় আমার কাছে কোন ছেলে দিলে একেবারে বিদায় লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত কোনো দাবি করতে পারবেন না এরকম শর্তে দিতে পারেন ইনশাল্লাহ আলেম হয়ে আসবে যাই হোক বলতেছিলাম যে বিষয়টা এগুলো সবের কাজ আপনি এগুলো করবেন না করবেন কি যত বেদাত আছে এগুলো করবেন সেজন্য আমি আলোচনা করতেছিলাম হকের দাওয়াত দিবেন আপনার হকের দাওয়াত দিবেন এটা আপনার কর্মসূচি চার নাম্বার কাজ হল সবর হকের দাওয়াত দিতে গেলে বাধা আসবে সেই বাধা মোকাবেলা করতে হবে এখন বাধা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে আজকে আর এখানে আলোচনা করতে যাচ্ছি না অনেক সময় হয়ে গেছে আল্লাহ নবীকে বাধা দেওয়া হয়েছে আবু তালিবের কাছে গেছে লোকেরা যে তোমার যাতে লাই লাহাইকে দাওয়াত বন্ধ করতে পারো বা আপনার যুগ থেকে কাজগুলো করে আসছি মূর্তি পূজা করেছি আর এখন এগুলো চলবে না আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে কে বলল আবুল মোহাম্মদ সাল্লাম তোমাকে এই লোকেরা কি অনুরোধ করছে শুনো এবার লোকেরা বলল তুমি সুন্দরী নারী চাও সুন্দরী নারী বিয়ে করে দেওয়া হবে ধনী হতে চাও মক্কার সবচেয়ে বড় ধনী বানিতে হবে আর যদি নেতা হতে চাও মক্কার নেতৃত্বের মুকুট তোমার মাথায় পরিধান করে দেওয়া হবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন চাচা জন্মের আগে আব্বাকে হারিয়েছি জন্মের কয়েক বছর পরে মাকে হারালাম দুই বছর দাদার কাছে ছিলাম এরপরে আট বছর বয়স থেকে আপনি আমাকে লালন পালন করেছেন আজকে আপনি ভালো করে শুনে রাখুন মক্কার নেতারা আমাকে যে লোভ দেখাচ্ছে এগুলো না যদি ওর আসমানের সূর্যটা পর্যন্ত আমার এক হাতে তুলে দেয় আসমানের চাঁদ পর্যন্ত আর এক হাতে তুলে দেয় আমি মুহূর্তকালের জন্য আল্লাহর এই দিনের কালিমা লাই লাহিদা বন্ধ করতে পারব না ভাইরা আমার এরপরে শুরু হল নির্যাতন জুলুম শেষ পর্যন্ত আল্লাহর নবীকে হত্যা করার জন্য চক্রান্ত করা হলো আপনারা সেই ইতিহাসগুলো জানেন কাজী দিনের কাজ করতে গেলে সহিভাবে করতে গেলে বাধা আসবে সৈয়দ কুতুব মিশরে একজন বড় আলেম ছিলেন উনি এই যে আমরা যে বক্তব্য দিলাম এইরকম একটা বক্তব্য দিলে মিশরে লাহানি মানে হচ্ছে কোন শাসকের আইন চলবে না কোন বিধান চলবে না আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না এর মানে বই লেখলো মাল তরিক এই বইয়ের কারণে ওনাকে ফাঁসির হুকুম দেওয়া হল ফাঁসির আগের রাত্রে একজন মৌলবী সাহেব গেল ওনার কাছে উনি জিজ্ঞেস করেন তুমি কে আমি জেলখানা মসজিদের ইমাম সাহেব কেন আসছো কাজে আপনার তো কালকে ফাঁসি হবে আর জেলখানায় মুসলমান যাদের ফাঁসি হয় তাদেরকে আমি লাইলাহার তালকিন করি কালিমা পড়াই উনি বললেন আশ্চর্য কথা তুমি কালিমা পড়াও হ্যাঁ আচ্ছা পড়ো তো কি কালিমা পড়ো আসাদু আল্লাহ তো বললেন দেখো তুমি যেই কালিমা পড়াও আমি এই কালিমা পড়ার কারণে ফাঁসিতে যুক্তি যাচ্ছি যেই সরকার তোমাকে লাইল্লাহ পড়াবার জন্য পয়সা দেয় ওই সরকার আমাকে লাইল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে বোঝা গেল তোমার লাইল্লাহ আর আমার লাইল্লাহ এক না তোমার লাইল্লাহ তোমাকে বেতন দেয় পড়াবার জন্য আর আমার লাইল্লাহ আমাকে ফাঁসিতে ঝুলায় বোঝা গেল আমরাও সত্যিকার অর্থে যদি লাই আইনাল্লাহ বুঝে শুনে পড়ি এবং দাওয়াত দেই বাধা আসবে সেই বাধার মোকাবেলা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে অতাওয়াসিল হককে অতাওয়াস বিশ্বাবর আল্লাহ সুবাহান আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তবিক দান করুন আমি আসলে সফর থেকে আসছি বোঝা এই জন্য কথাবার্তা যেভাবে সাধারণ গুছানো হওয়া দরকার চিন্তা হয় নাই এরপরে আলোচনা একটু কঠিন আলোচনা এগুলো বুঝতে আসলে সময় লাগে তো এই জন্য এলাকার রুচি সম্পর্কে আমার জানা নেই যে কারণে লোকজন অনেকটা চলে গেছে আপনারা যারা বসে আছেন আপনাদের খাসভাবে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলকে দিনের সহি জ্ঞান অর্জন করার তরফ দান করেন আমি আল্লাহ সুহান আমাদেরকে শিরিক মুক্ত হয়ে বেদাত মুক্ত হয়ে সত্যিকার অর্থে লাল আল্লাহ সাক্ষী দিয়ে মুসলিম হওয়ার তরফ দান করেন আমিন